যেসব কারণে মানুষকে হত্যা করার হুকুম দিয়েছেন সেই কারণগুলো ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না এটা আল্লাহ হারাম করে দিয়েছেন এতে করে সকল নিরপরাধ মানুষ সম্পূর্ণভাবে নিরাপত্তা লাভ করেছে সকল নিরপরাধ মানুষ সম্পূর্ণভাবে নিরাপত্তা লাভ করেছে মানুষের সমাজটাকে অতি নিরাপদ করার জন্য কোনো মানুষ যাতে কোনো সময়ই তার জীবনের জন্য সংকৃত না হয় তোর জন্য আল্লাহ পাক সুবাহ একটা নিরাপদ অবস্থা দান করেছেন একটা বিষয়ে চিন্তা করবেন যে আল্লাহ পাক সুবাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন শুধু মাত্র তার আবাদতের জন্য আল্লাহর দাসত্বের জন্য গুলামের জন্য আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার এবাদতির জন্যই সৃষ্টি করেছি মানুষ যখন শুধুই মাত্র আল্লাহরই এবাদতি করে দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহরই এবাদতি করে আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তখন এই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করে সবচেয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করে কারণ কেউ কারো উপর জুলুম করবে না কারণ এটা আল্লাহ তো হারাম করে দিয়েছেন কেউ কোনোদিনই তার জীবনের আশঙ্কা কোথাও করবে না তার সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা করবে না যে কেউ তার সম্পদ নিয়ে নিতে পারে এমন আশঙ্কা তার কখনো থাকবে না তার ইজ্জতের কোনো আশঙ্কা হানির আশঙ্কা থাকবে না মানসিক ভাবে মানুষ সবচেয়ে বেশি প্রশান্তির সাথে বসবাস করতে পারবে যদি মানুষ শুধুমাত্র আল্লাহ পাকসুবাহানাকেই একমাত্র ইলা হিসাবে মেনে চলে কিন্তু বাস্তব অবস্থাটা হলো দুনিয়ায় মানুষকে আল্লাহ পাকসুবাহানা শুধুমাত্র আল্লাহর এবাদতির জন্য প্রেরণ করলেও মানুষ আল্লাহর এবাদতির পরিবর্তে আরো অনেক অনেক ইলার এবাদতিতে লিপ্ত হয় তখন যারা আল্লাহ ছাড়া অন্যের এবাদতে লিপ্ত হয় তারা প্রথমত আল্লাহর বান্দাদের পক্ষ থেকে যে অধিকার লাভ করে যে আল্লাহর বান্দাগণ তাদেরকে সতর্ক করবেন এবং তাদেরকে আল্লাহর গুলামির পথে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন যদি তারা অস্বীকার করে এরা সকলেই মূলত তখন তাদের জীবনের অধিকার হারায় সেই ক্ষেত্রে তারা জীবনের অধিকার হারায় কারণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে এই জমিনকে যেন তারা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর এবাদতির ক্ষেত্রে নিরঙ্কুশ ভাবে তাদের সুযোগ করে দেন যে মানুষ যেন আল্লাহ ছাড়া আর কারো গুলামি করতে না পারে সেই পথগুলো যেন তারা চিরতরে বন্ধ করে দেন আর সকল মানুষই যেন শুধু আল্লাহরই যেন গুলামি করে সেই পথটা যাতে উন্মুক্ত করে দেন আল্লাহর বান্দাদেরকে তিনি মূলত এই দায়িত্ব দিয়েছেন এখানে কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করার কোন সুযোগ দেওয়া হয়নি বলেছেন অন্যায় ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে এই হত্যার বদলা নিতে নিতে গিয়ে যদি সমগ্র পৃথিবীবাসীকেও আল্লাহ ধ্বংস করে দেন সেই তুলনায় এটা অতি নগণ্য সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেওয়াটাও আল্লাহর জন্য সহজ কিন্তু একটা মানুষের জীবন এত মূল্য যে তাকে যদি কেউ হত্যা করে এর চেয়ে বেশি জঘন্যতম পাপ করলো আর যে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে সে চিরস্থায়ী জাহান নামী তার তবা কোনোদিন কবুল হবে না তার তবার পথ চিরতরে বন্ধ হয়ে গেল আমি এর আগে সুরাই নিসার আলোচনায় এই বিষয়গুলো আলোচনা করে এসেছি যে <coughs> কোন অবস্থায় মানুষ তার জীবনের মূল্য হারায় এবং এই ব্যাপারে কখন মানুষকে কিভাবে তার নিরাপত্তা দিতে হবে আর কিভাবে কখন তার জীবনের মূল্য হারায় তাকে হত্যা করতে হবে সেগুলো রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম নির্দেশনা করে গিয়েছেন ইল্লা বিল হক তবে হক তোমরা কোনো মানুষকে হত্যা করো না তুমি হক পন্থায় সেই হক পন্থাটা কি হাদিসে তিনটি কারণ বলা হয়েছে আর কোন হাদিসে পাঁচটি কারণ বলা হয়েছে তিনটি কারণ এক হলো কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তার বদলা স্বরূপ তাকে হত্যা করা কেউ যদি বিবাহিত হওয়ার পর বেবিচার করে তাকে হত্যা করা আর কেউ ইসলাম গ্রহণ করার পর যদি আবার ফিরে যায় মোরতাদ হয়ে যায় তাকে হত্যা করা এই তিনটি কারণ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা বলে দেওয়া আছে আর একটি হাদিসে এটাও বলা আছে যে অতিরিক্ত আরো দুইটি কারণ সে দুটি হলো যদি কেউ আল্লাহর দিনের বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিন মানার পথে মানুষের অন্তরায় হয়ে দাঁড়ায় সে বাতিল পথে মানুষকে আহ্বান জানায় আর দিনের পথে চলতে বাধার সৃষ্টি করে তাকে হত্যা করা আর যে ইসলামী প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করা এই পাঁচটি কারণে মানুষ মূলত তার জীবনের মূল্য হারায় সেই ক্ষেত্রে তাকে হত্যা করাটা প্রয়োজন আর তাকে হত্যা করার মাধ্যমে অপর মানুষকে আল্লাহর এবাদতের সুযোগ করে দেওয়া হয় এই জন্য এই কারণগুলো ছাড়া আর কোনো কারণে কোনো মানুষকে হত্যা করা যাবে না ব্যক্তিগতভাবে কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো ধরনের জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না আল্লাহ আলা মানুষের জীবন অতি মর্যাদার এবং সম্মানের এজন্য কেউ যেন কোনো মানুষকে হত্যা না করে রাসুল্লাহ সাল্লু বলেছেন কোন ধরনের ধারালো অস্ত্র উন্মুক্ত অবস্থায় তোমরা নিয়ে ঘোরাফেরা করবে না নিষিদ্ধ করে দিয়েছেন বাজারে চলাফেরার সময় নিষেধ করে দিয়েছেন তোমরা তরবারিগুলো তোমরা খাপের ভিতরে রাখবে বের করে রাখবে না কারণ অসতর্কতার কারণে কারো গায়ে এটা লেগে যেতে পারে এই জন্য সেই তরবারি উন্মুক্ত রাখতে মানুষের মাঝে চলাফেরার সময় নিষেধ করে দিয়েছেন অনিচ্ছাকৃত ভাবেও কেউ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে হতে পারে আল্লাহ এই নির্দেশটা প্রদান করেছেন হক পন্থা ছাড়া যে প্রাণকে হত্যা করে আল্লাহ নিষেধ করেছে করে দিয়েছেন সে প্রাণকে তোমরা হত্যা করো না সেই মানুষকে তোমরা হত্যা করো না ইসলামী রাষ্ট্রের জন্য এই বিধানটি মৌলিক একটি বিধান হিসেবে কার্যকরী করতে হবে ইসলামী রাষ্ট্রের কোনো মানুষ যেন কখনো কাউকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থাটা চালু রাখতে হবে পরিপূর্ণভাবে মানুষকে সেই নিরাপত্তা দিতে হবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় মানে যাকে বিনা কারণে বিনা অপরাধে যে পাঁচটি কারণ উল্লেখ করলাম এই কারণগুলো ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে কোন ব্যক্তি নিহত হয়ে যায় আল্লাহ বলছেন জাহাল না লি ওয়ালি ইহি সুলতানা আমি ওই নিহত ব্যক্তির ওলিকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি কি প্রমাণ দিয়েছি সে স্ত্রীর ব্যাপারে সে হইল মূলত সেখানে ক্ষমতাসীন সেই ব্যক্তি সে তিনটি কাজ করতে পারে তিনটির মধ্যে যে কোনো একটি করতে পারে এক হত্যাকারী ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারে এটা অলির এখতিয়ার এখন সেই ক্ষমা করে দেওয়ার এখতিয়ার কার এদেশে প্রেসিডেন্টের এটা সম্পূর্ণ অন্যায় এটা সম্পূর্ণ অন্যায় এবং এটা একবারে সরাসরি একটা কুফরিক কাজ এটা প্রেসিডেন্টের কোন অধিকার নেই এটা ক্ষমা করতে পারে কে যে ব্যক্তি নিহত হয়েছে তার বলি আর কারো অধিকার নাই এখানে ক্ষমা করার কোন ক্ষমতা নাই অলিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কি সুলতান আল্লাহ তাকে প্রমাণ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অধিকার দিয়েছেন সে ক্ষমা করতে পারে দ্বিতীয় সে ক্ষমা করল না সে রক্ত মূল্য গ্রহণ করতে পারে তার রক্তমূল্য ওই হত্যাকারীর কাছ থেকে সে গ্রহণ করে তাকে ছেড়ে দিতে পারে এটা অলিরই ক্ষমতা এটা আর কারো নয় তৃতীয় সে এটাও নিতে রাজি হলো না তখন তার প্রেসাস তাকে হত্যা করা তৃতীয় পন্থাটা হলো সে প্রেসাস গ্রহণ করা সেই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার হলো একমাত্র সে অলির আর কোনো বিচারকেরও নাই কোনো ধরনের প্রেসিডেন্ট প্রধানদের কারোই ক্ষমতা নাই এটা অলির এক ক্ষমতা এটা তাকে আল্লাহ তাকে অধিকার দিয়েছেন তার ক্ষমতা দিয়েছেন সেই তিনটার মধ্যে হত্যাকারীর ব্যাপারে সে যে কোনো একটা পন্থা গ্রহণ করতে পারে তাকে ক্ষমা করে দিতে পারে অথবা তার কাছ থেকে রক্তমূল্য গ্রহণ করতে পারে অথবা তাকে ট্রেসাস হিসেবে তার সাথে প্রতিশোধ নিতে পারে তাকে হত্যা করে করার মাধ্যমে এটা অলির উপর একমাত্র ক্ষমতা আর কারো নাই আল্লাহ স্পষ্ট করে বলি দিয়েছেন আমি তার অলিকে ওই পুতিলা যে ব্যক্তি মারা গেল যে ব্যক্তি মারা গেল তার অলিকে আমি এই ক্ষমতা দিয়েছি আল্লাহর কাউকে প্রদান করেননি তাহলে সে যেন সেই বদলা নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে এই হত্যার ব্যাপারে সে যেন সীমা লঙ্ঘন না করে মানে ওই অলি অলিকে আল্লাহ সতর্ক করে দিলেন একজন ব্যক্তিকে হয়তো হত্যা করা হয়েছে সে শুধু তাকে এর প্রেসার স্বরূপ তাকে হত্যা করতে পারে কিন্তু তাকে মাসুলা করতে পারবে না মাসুলা হলো তার কান কাটা নাক কাটা চুক উপড়িয়ে ফেলা পঙ্গু করা এই ধরনের তাকে হত্যা করার পরেও তার শরীরের উপর আরো বেশি আঘাত করা করতে পারবে না সে শুধুমাত্র হত্যার বদলে হত্যার এই প্রেসাস নিতে পারবে কিন্তু এছাড়া এর চেয়ে বেশি যদি করে সেটা হবে সীমা লঙ্ঘন ফলা ইউসরিফ সেই ওলি যেন এই বদলা নেওয়ার ক্ষেত্রে সে সীমা লঙ্ঘন না করে ইন্নাহু কানা মাংসুরা নিশ্চয়ই সে তো সাহায্য প্রাপ্ত এই অংশটুকুর দুই ধরনের অর্থ করা হয়েছে একটা হলো সেই অলি সে তার নিহত ব্যক্তির পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছে সে ক্ষমতা প্রাপ্ত হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য প্রাপ্ত হয়েছে সে এর বদনা নেওয়ার ব্যাপারে ক্ষমা করে দেওয়া বা রক্ত মূল্য নেওয়া বা কেসাস গ্রহণ করা এ সব কিছুর ব্যাপারেও আল্লাহকে তাকে সাহায্য করেছেন আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে একটি অর্থ হলো এটা আরেকটি হলো যদি ওই ওলি বদলা নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তখন সেই ব্যক্তি তখন সাহায্য প্রাপ্ত হয়ে যাবে যে ব্যক্তির কাছ থেকে সাহায্য যে ব্যক্তির কাছ থেকে বদলা নেওয়া হচ্ছে সেই হত্যাকারী সেই হত্যাকারী তখন সাহায্য প্রাপ্ত হয়ে যাবে আর তার সীমা লঙ্ঘন করার কারণে এই অর্থটিও করা হয়েছে বিভিন্ন তফসিলের মধ্যে তো এখানে আল্লাহ পাক সুবাহ প্রথমত অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা ইসলামী রাষ্ট্রের কাজ হলো এটা চূড়ান্ত ভাবে এটা কার্যকরী করা আর যদি কখনো এ ধরনের কেউ অন্যায় ভাবে কাউকে হত্যা করে তাহলে হলিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সে হত্যাকারীকে সে ক্ষমা করতে পারে রক্ত মূল্য নিতে পারে অথবা কেসাস গ্রহণ করতে পারে কিন্তু সে অলির প্রতি নির্দেশ আল্লাহ দিয়েছেন সে যেন সীমা লঙ্ঘন না করে বদলা নেওয়ার ক্ষেত্রে সে যেন সীমা লঙ্ঘন না করে সেখানে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় হত্যাকারীর কাজ বদলা নেওয়ার ক্ষেত্রেও সেখানে যেন ইনসাফ প্রতিষ্ঠিত করা হয় আর প্রথম অর্থটা যদি এটা হয় যে আল্লাহ তো অলিকে সাহায্য করেছেন যে তার বদলা নেওয়ার ব্যাপারে তিনি তো তাকে প্রমাণ দিয়ে ক্ষমতা দিয়ে তাকে তিনি সাহায্য করে করেছেন সে সাহায্য প্রাপ্ত হয়ে আছে তাহলে সীমা লঙ্ঘনটা কেন করবে আর দ্বিতীয় অর্থ যদি হয় তাহলে এটা সে ব্যক্তির কাছ থেকে যতটুকু বদলা নেওয়ার কথা অতিরিক্ত নেওয়ার কারণে তখন সেই মজলুম জালিমের জায়গায় চলে যাবে যেহেতু মজলুম ছিল সে মজলুম তখন জালেম হয়ে যাবে এজন্য যে জালেম ছিল সে তখন মজলুমের কাতারে চলে যাবে এই জন্য মজলুম হিসাবে সে সাহায্য প্রাপ্ত হবে রাসুল্লাহ এইভাবেই নির্দেশনা প্রদান করেছেন কেউ মজলুমের কাছ থেকে জালিমের কাছ থেকে প্রতিশোধ নিতে গিয়ে সে যেন জুলুম না করে মানে জালিমের কাছ থেকে বদলা নীতি গিয়ে যদি সে সীমালঙ্ঘন করে তাহলে জালিম তখন মজলুম হয়ে যাবে সীমালঙ্ঘনের কারণে এখনো সেই ক্ষেত্র ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য যুদ্ধের ময়দানে শত্রু সৈন্যকে হত্যা করার পর তাকে বিকৃত করতে নিষেধ করে দেওয়া হয়েছে তার দেহের মধ্যে কোন ধরনের বিকৃতি সাধন করতে নিষেধ করে দেওয়া হয়েছে এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর সময়ে উনি নিজে যে সকল যুদ্ধে সেনাপতি ছিলেন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 তবে এতিমের মালের নিকটবর্তী হতে হলে উত্তম ভাবে হতে হবে শুরুতে এই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করেছি যে এতিমের মালের ব্যাপারে সেখানে আল্লাহ পাক সুবাহ সুস্পষ্ট বিধানগুলো দিয়েছেন যে অলিদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে যে তোমরা এতিমের মাল তাড়াহুড়া করে তোমরা খেয়ে পেল না যে এতিম বড় হয়ে গেলে তারা এই সম্পদের অধিকারী হয়ে যায় অধিকার এই মালের উপর থাকবে না সুযোগ আর পাবে না এই জন্য তাড়াহুড়া করে তোমরা এতিমের মাল তোমরা খেয়ে ফেলো না যদি তোমাদের মধ্য থেকে কোন সম্পদশালী ব্যক্তি এতিমের মালের রক্ষক হয় তাহলে যেন এ রক্ষণাবেক্ষণের বিনিময়ে কিছুই গ্রহণ না করে আর যদি দরিদ্র ব্যক্তি হয় তাহলে সে প্রচলিত উত্তম পন্থায় যেন সে কৃতিত্বের পারিশ্রমিক গ্রহণ করে প্রচলিত ভাবে এই মাল রক্ষণাবেক্ষণের জন্য সে ছাড়া অন্য একজন লোককেও যদি নিয়োগ দিত যেই পরিমাণে তাকে পারিশ্রমিক দেওয়া হতো এই পারিশ্রমিক পারিশ্রমিকটুকু শুধু সে নিতে পারবে যে অলি দরিদ্র আর সম্পদশালী ব্যক্তি যেন সেখান থেকে কিছুই গ্রহণ না করে তাহলে এতিমের মালের সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়া হয়েছে আর কতদিন পর্যন্ত সেটা হলো যে সে পূর্ণ বয়স প্রাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত আর কিন্তু এই অবস্থাটাই বলা হয়েছে সে বিবাহের বয়সে উপনীত হওয়া পর্যন্ত সে যখন তার সম্পদ গুলো বুঝে নেওয়ার মতো তার বুধ শক্তি হয় তার নিজের মালের দায়িত্ব সে উপলব্ধি করতে পারে এবং সম্পদের গুরুত্ব উপলব্ধি করতে পারে সেই বয়সে যখন উপনীত হবে তখন যেন তার এই সম্পদগুলো তাকে সমজিয়ে দেওয়া হয় আর এতিম ছেলে মেয়ে ততক্ষণ পর্যন্ত এতিম তাদের বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত বয়সপ্রাপ্ত হওয়ার সাথে সাথে তারা কিন্তু আর এতিম থাকে না এতিম বালিগ হওয়ার পর আর এতিম থাকে না তবে এই আসুদ্দা তার বয়স প্রাপ্তি তার মধ্যে সেই পরিপক্কতা কখন আসে সেই সময় নির্ধারণের ক্ষেত্রে অনেক মুস্তাহিনদের মুস্তাহিদিদের মধ্যে অনেক মতভেদ আছে কেউ বলেছেন সেই সময়টা হলো পনেরো বছর বয়স পনেরো বছর বয়স হলেই সে বয়স প্রাপ্ত হয়ে যায় সে আশুদ্ধা তার মধ্যে সেই পরিপক্কতা এসে যায় তার মাল বুঝে নেওয়ার সেই সক্ষমতা বুদ্ধিমত্তা চলে আসে এই জন্য সেই সময় তাকে বুঝিয়ে দিতে হবে যেমন আবদুল্লাহ ওমর রাজি আল্লাহুর বিষয়টি এখানে দলিল হিসাবে আনা হয়েছে যে তিনি বলেছেন যে আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বয়স কম ছিল আমার বয়স তখন চোদ্দ ছিল কিন্তু পরের বছর খন্দকের যুদ্ধ যখন হয় সেই সময় আমাকে অনুমতি দেওয়া হয় তখন বয়স পনেরোতে উপনীত হয় এই জন্য রাসুল্লাহ সাল্লাম তাকে পনেরো বছর বয়সে যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি কিন্তু এক বছর পর পনেরো বছর বয়সে তাকে অনুমতি দিয়েছেন এই জন্য তার বয়স প্রাপ্তির সময়টা পনেরো বছর ধার্য করা হয়েছে কেউ বলেছেন ২০ বছর আবার কেউ পঁচিশ বছরের কথাও বলেছেন আবার কেউ বলেছেন যদি এতিমের মধ্যে সেই তার মধ্যে রুষ্ট যদি না আসে পরিপূর্ণ পরিপক্কতা না আসে তার মাল রক্ষণাবেক্ষণের প্রতি তার দায়িত্ব অনুভূতি যদি না আসে জীবনে কখনো তার মধ্যে যদি এই তার মধ্যে এই পরিপক্কতা না আসে ততক্ষণ পর্যন্ত তার মাল তাকে সমঝানো যাবে না মানে যতক্ষণ পর্যন্ত তার মাল পত্রের প্রতি তার একটা দায়িত্ব অনুভূতি জাগ্রত না হবে ততক্ষণ দেওয়া যাবে না কার অভিমত এটা এটা যে অলি সে উপলব্ধি করবে তাকে যাচাই করতে থাকবে তাকে পরীক্ষা করতে থাকবে যে মালপত্র বুঝে নেওয়ার সময় হয়েছে কিনা সুরাই নিসার শুরুতে কিন্তু এই বিষয়গুলো আমি আলোচনা করেছি মানে অলির উপর দায়িত্ব সে যে এটা পরীক্ষা নিরীক্ষা করতে থাকবে তাকে ছোটখাটো কিছু কারবার করতে দেবে লেনদেন করতে দিবে সম্পদ রক্ষণাবেক্ষণের ছোটখাটো কিছু দায়িত্ব দিবে যে তাকে পরীক্ষা করতে থাকবে যে সেগুলা করতে পারে কিনা এইভাবে তাকে পরিপক্ষ করে গড়ে তোলার চেষ্টা করবে অলি তাকে এইভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে যখন বুঝবে তার মধ্যে পরিপূর্ণ পরিপক্কতা চলে এসেছে তখন তার সম্পদগুলো তার দায়িত্ব অর্পণ করে দেবে কিন্তু কোন অবস্থাতেই এই অলি তার সম্পদ কোনো কম বেশ করতে পারবে না সে কোনো পরিবর্তন পরিবর্তন করতে পারবে না নিজের মালের সাথে সে মিশাতে পারবে না তার নিজের মালের সাথে ওই এতিমের মালের উদল বদল করতে পারবে না সে ভালোগুলো তার জন্য নিয়ে গেল আর মন্দগুলো এতিমের জন্য রেখে দিল এগুলা করতে পারবে না এতিমের মাল অলির কাছে যেইভাবে এসেছে সেইভাবে সে রাখতে হবে এটাতে কোনো কম বেশ করবে না পরিবর্তন পরিবর্তন করবে না ও দল বদল করবে না এই ক্ষমতা তার নাই যদি করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে আজাবের সম্মুখীন হবে এতিমের মাল রক্ষণাবেক্ষণের দায়িত্বটা অত্যধিক আমানতদারির বিষয় রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম হজরতে আবুজর গেফারি রাজি আল্লাহ আহমুকে বললেন যে আমি তোমাকে খুব দুর্বল দেখতে পাচ্ছি তুমি দুইজন লোকেরও অলি হবে না এবং কোন এতিমের মালের মতোয়াল্লি হবে না কারণ সে আবুজর খুব দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন দুর্বল চিত্রের মানুষ ছিলেন এই জন্য বলছেন যে তুমি দুইজন লোকেরও জিম্মাদার হবে না আর এতিমের মালের মোতাবাল্লি হবে না কারণ আমি তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি সেহেতু এতিমের মাল রক্ষণাবেক্ষণ করার মতো সেই তাকুয়া বুদ্ধিমত্তা সচেতনতা আমানতদারি বিশ্বস্ততা যার মধ্যে আছে সেই অলির দায়িত্ব পালন করবে কিন্তু যে পারবে না সে এই দায়িত্ব নিবে না বঞ্চ এই দায়িত্ব পালন করতে যে আমানতদারির সাথে করতে পারবে সেই দায়িত্বটা নেবে যে মালের প্রতি লুব আছে সেই লুবি মানুষ এই দায়িত্ব নেবে না আর লুবের কারণে সে এখানে খেয়ানত করবে এতিমের মালের ব্যাপারে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন নিকটবর্তী হবে না তবে উত্তম পন্থায় সেই উত্তম পূর্ণ আমানতদারির সাথে তার মালের কোনো পরিবর্তন পরিবর্তন না করে বেশ কম না করে ওই মালগুলোকে পূর্ণ হেফাজত করবে আর অরক্ষিত অবস্থায় ফেলে রেখে দিয়ে মালগুলোকে ধ্বংস করবে না যে এটা করতে পারবে সে এই অলি হিসেবে দায়িত্ব পালন করবে কতদিন পর্যন্ত সেটা করবে ওই এতিম বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত বয়সপ্রাপ্ত হওয়ার হলে পরে তার সম্পদ তাকে সমঝিয়ে দিবে দায় মুক্ত হয়ে যাবে যেভাবে সে গ্রহণ করেছিল পরিপূর্ণ সবকিছু তাকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে দিবে আমরা দেখি আজকে এই সমাজে এতিমরা কতভাবে নিগৃহীত হচ্ছে বঞ্চিত হচ্ছে এতিমরা এতিমিন হক পায় না তাদের অধিকার তারা পায় না তারা বঞ্চিত হয় অনেক সময় এগুলো নিজের আপন জনরাই এতিমের মালগুলো আত্মসাত করে ফেলে আর যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার ছেলে যদি না থাকে শুধু মেয়েই থাকে আরো বেশি তারা বঞ্চিত হয় আরো বেশি তাদের সম্পদগুলো লুটে পুটে আত্মীয় স্বজনরা যারা কাছে আছে তারাই নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে যায় মনে করে এরা পাওয়ারই হকি তাদের নাই এই বিভিন্ন ভাবে তাদেরকে জ্বালাতন করে আর নিরুপায় হয়ে অনেক সময় তারা অনেকের কাছেই নিজেদের অনিচ্ছা সত্ত্বে তাদের সম্পদগুলো এদেরকে বুঝিয়ে দিতে হয় এইভাবে বিভিন্ন ভাবে এরা বঞ্চিত হয় এই জন্য ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো এতিমের মালের সুরক্ষা দেওয়া যদি কোনো অলি না থাকে এই ধরনের উপযুক্ত অলি যদি এতিমের না থাকে তখন ইসলামী রাষ্ট্রের সরকার তখন তার অলি হিসাবে দায়িত্ব পালন করবে সরকার তখন তার এতিমের মালের সেই দায়িত্ব পালন করবে পূর্ণ আমানতদারির সাথে রাষ্ট্রের দায়িত্বে তখন চলে আসবে সে বয়স প্রাপ্ত হওয়ার পর্যন্ত তার মালগুলো রক্ষণাবেক্ষণ করবে সরকার এবং সে বয়স প্রাপ্ত হওয়ার পর তার মালগুলো তাকে সমঝিয়ে দেবে যদি তার কোনো এই ধরনের বিশ্বস্ত অলি যদি না থাকে বা যে অলি আছে কিন্তু সে যদি খেয়ানতকারী হয় রাষ্ট্র ওই অলিকে দায়িত্ব পালন করতে দেবে না রাষ্ট্রের দায়িত্ব হলো তার মালের সুরক্ষা দেওয়া এতিমের মালের সুরক্ষা দেওয়ার দায়িত্বটা হলো রাষ্ট্রের এই জন্য কোন খেয়ানতকারী অলিকে এর দায়িত্বে রাখবে না এখানে তাকুয়া সম্পন্ন বিশ্বস্ত ইমানদার লোককেই এই দায়িত্ব প্রদান করবে তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতিগুলো পূর্ণ করো শুরু থেকে দেখছেন যে যে এক একটা বিষয় আল্লাহ আদেশ করছেন কিন্তু যে বিষয়গুলো যে কর্মসূচিগুলো যে সেটা আদেশ করে দিচ্ছেন যে তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি যা করো সেগুলো তোমরা পূর্ণ করো এটা যেমন পারস্পরিক ওয়াদা প্রতিশ্রুতি একে অন্যের সাথে তেমনি ভাবে একটা পরিবার অন্য পরিবারের সাথে একটা গুত্র অন্য একটা গুত্রের সাথে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে যত প্রকারের চুক্তি হয় ওয়াদা প্রতিশ্রুতি হয় সকল ব্যাপারে এই নির্দেশ প্রদান করা হয়েছে কারণ এই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ এই জন্য বলছেন ইন্নাল আহদা কানা তোমাদের এই ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই ওয়াদাগুলো প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এর হিসাব গ্রহণ করবেন এই জন্য তোমরা একে অন্যের সাথে যে সকল ওয়াদা প্রতিশ্রুতি তোমরা করো যে সকল চুক্তি তোমরা করো সেই সবগুলো তোমরা পূর্ণ করো এখানে একটা বিষয় যে আল্লাহ যে আদেশগুলো করছেন কাকে একটা খেয়াল রাখবেন ইমানদারদেরকে এগুলো হলো আদেশগুলো হলো ইমানদারদের প্রতি আমরা দেখি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম কাফের মুর্শিদদের সাথে আহলে কিতাবদের সাথে চুক্তি করেছেন কিন্তু তিনি নিজের পক্ষ থেকে কোন চুক্তি আগে লঙ্ঘন করেননি যেমন মনে করেন হুদাই বিয়ার যে সন্ধিটা হয়েছিল একটা চুক্তি সেটা হয়েছিল দশ বছরের জন্য চুক্তি কিন্তু দুই বছর পরে কিন্তু এটা ভেঙে গেল কিন্তু এটা কি রাসুল্লাহ এখন ভেঙেছিলেন না তিনি ভাঙেননি কুরাইশটা ভঙ্গ করেছিল এই হুদাই বিয়ার সন্ধির পরে কুরাইশটা চুক্ত করেছিল বনিবকরের সাথে আর রাসুল উল্লাহ আলহাসাল্লাম বনুই বকরেরই শাখা গোত্র ছিল খুজা গোত্র সেই খুজাদের সাথে রাসুল উল্লাহ সাল্লাম চুক্তি করেছিলেন কিন্তু দুই বছর যেতে না যেতেই দেখা গেল বনি বকর খুজাদের উপর হামলা করল আর কুরাইশরা বনি বকরকে অস্ত্র দিয়ে সাহায্য করলো যেটা চুক্তির লঙ্ঘন সেই চুক্তির মধ্যে ধারাগুলো ছিল এই দশ বছর আমাদের চুক্তি বলবৎ থাকবে আমরা একে অন্যের উপর আক্রমণ করব না এটা অনাক্রমণ চুক্তি আমাদের এক মিত্রের সাথে অন্য আমার একে অন্যে তার নিজের মিত্রের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করব না এই চুক্তিগুলো ছিল তাহলে বনি বকর যখন বনি হুজার উপর হামলা চালালো সেখানে কুরাইশরা তাদের নিরপেক্ষ থাকার ওই শর্ত অনুযায়ী তাদের জন্য এটা দায়িত্ব ছিল কিন্তু তা না করে তারা তাদের নিজেদের মিত্র বনি বকরকে তারা অস্ত্র দিয়ে সাহায্য করে চুক্তি তারা লঙ্ঘন করে দিল আর যেই কারণে হুদাই বিয়ার ওই সন্ধি সেই চুক্তি তখন কুরাইশদের লঙ্ঘনের কারণে এটা বাতিল হয়ে গেল রাসুল্লাহ সাল্লাম আগে করেননি এরপরও যে আহলে কিতাবদের সাথে যে চুক্তি ছিল যেমন বনু নাজিরের সাথে বনি কুরাইজা বনজু কুরাইজার সাথে যে চুক্তিগুলো ছিল তারা লঙ্ঘন করেছে যেমন বনি কুরাইজা খন্দকের যুদ্ধের সময় তারা কুরাইশদেরকে মক্কার কুরাইশ মুশ্রিকদেরকে তারা সাহায্য করেছে তারাই তাদেরকে প্ররোচিত করেছে তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছে এবং তারা তাদেরকে নিয়ে এসেছে এবং তাদেরকে সহযোগিতা করেছে বিশ্বাসঘাতকতা করেছে এই জন্য খন্দকের পরে মণিপুরাইয়ার উপর অবরোধ আরোপ করা হয়েছে এবং তাদের যুদ্ধ করতে সক্ষম সবাইকে হত্যা করা হয়েছে এটা করা হয়েছে শুধুমাত্র এই জন্য যে তারা চুক্তি লঙ্ঘন করেছিল চুক্তি রাসুল্লাহ সাল্লু কোন একটা চুক্তিও কেউ দেখাতে পারবে না নিজের পক্ষ থেকে আগে লঙ্ঘন করেছেন আগে ভঙ্গ করেছেন একটিও কেউ দেখাতে পারবে না সুরায় তবা নাজেল হওয়ার পর অবশ্য মুসলমানদের এই চুক্তিটা অনেকখানি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে কারো কারো মতে আর চুক্তি করার অধিকারী আর নাই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সময়ও যে চুক্তিগুলো ছিল যে নির্দেশটা প্রদান করা হয়েছে এক হলো যাদের সাথে তোমাদের চুক্তির মেয়াদ এখনো বাকি আছে সেই মেয়াদ পর্যন্ত চুক্তিটা পূর্ণ করো মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওই মেয়াদ পর্যন্ত পুরো করার জন্য বলা হয়েছে এরপর আর কোনো চুক্তি করা যাবে না আর যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আর মেয়াদ বাড়ানো যাবে না এখানে চার মাসের একটা অবকাশ দেওয়া হয়েছিল যেটা হারাম মাসের চার মাস তাদের ঘোরাফেরার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল মাত্র কিন্তু এই হারাম মাস অতিক্রান্ত হওয়ার পর নির্দেশ প্রদান করা হয়েছে কি তোমরা মুশ্রিকদেরকে যেখানে পাও হত্যা করো তোমরা মুশ্রিক মুশ্রিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো হ্যাঁ, তবে যদি সুরাই আনফালে যে নির্দেশটা প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে মুশ্রিকদের সাথে চুক্তিগুলো তোমরা তাদের মুখের উপর ছুড়ে ফেলে দাও পূর্বে তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিগুলো তোমরা তাদেরকে ফিরিয়ে দাও প্রথম হঠাৎ করে চুক্তিবদ্ধ অবস্থায় অতর্কিতে তাদের উপর হামলা করা যাবে না আগে তাদেরকে জানিয়ে দিতে হবে তাদেরকে চুক্তির বঙ্গের সেই ডিক্লারেশনটা তাদেরকে দিতে হবে কেন চুক্তি তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে কারণ হলো এদের ব্যাপারে যে একটি কথা আল্লাহ বলছেন সেটা হলো যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে তখন তারা তোমাদের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হয় আসলে তোমাদেরকে ভয় করে তারা চুক্তিতে আবদ্ধ হয় কিন্তু যখনই তোমাদের একটু দূর অবস্থা তারা বুঝতে পারে তখন এই চুক্তির পরোয়া তারা করে না এখান থেকে আমরা বুঝতে পারি যে মুশ্রিকরা নিজের পক্ষ থেকে মুসলমানদের সাথে সেই পর্যন্ত তারা কোন চুক্তিতে আবদ্ধ হবে না যতক্ষণ না মুসলমানরা শক্তি অর্জন করতে পারছে সেই শক্তি অর্জন করার আগ পর্যন্ত তারা চুক্তিতে আসবে না কিন্তু শক্তি অর্জনের পরে তারা চুক্তিতে আসতে পারে কিন্তু সেটা আন্তরিকভাবে নয় ও চুক্তি মানার জন্য নয় তারা আসবে শুধু নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে তারা আসবে নিজেদের বাঁচানোর জন্য তারা আসবে কিন্তু সুযোগ যখন পাবে তোমাদের কোনো ক্ষতি করার চুক্তির পরোয়াই তারা করবে না এই কারণে যাদের কাছ থেকে এমন আশঙ্কা হবে যে তারা যে কোনো সময় চুক্তি লঙ্ঘন করে ফেলতে পারে বা তাদের এমন তৎপরতা পরিলক্ষিত হবে সেই অবস্থায় তাদেরকে সরাসরি জানিয়ে দিতে হবে যে তোমরা এই অবস্থায় চুক্তি করেছিলে তোমাদের অবস্থা এখন আমরা পর্যবেক্ষণ করছি বুঝতে পারছি তোমাদের মধ্যে এই ধরনের কিছু অপতৎপরতা পরিলক্ষিত হচ্ছে সেই হেতু তোমাদের সাথে আমাদের আর চুক্তি নাই তাদেরকে জানিয়ে দিতে হবে আর জানানোর পরে শুধুমাত্র তাদের উপর আঘাত করতে হবে এর আগে নয় আল্লাহ পাক সুবাহ এই যে তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতিগুলো পূর্ণ করো এটা হলো অত্যধিক ব্যাপক ভিত্তিক এই নির্দেশটা একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে ওয়াদা করে এটাও এর মধ্যে সামিল একজন স্বামী তার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই প্রতিশ্রুতির ভিত্তিতে আল্লাহ বলছেন এখানে সুস্পষ্ট ভাবেই তারা তো তোমাদের কাছ থেকে তারা কঠিন প্রতিশ্রুতি নিয়েছে তোমাদের কাছ থেকে যে একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে একটা প্রতিশ্রুতির ভিত্তিতে একটা কঠিন একটা চুক্তির ভিত্তিতে আবদ্ধ হয় সেটা যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় এটা ভেঙে দিতে পারে না সেটাকে রক্ষা করার জন্য আল্লাহ আদেশ করে দিয়েছেন সেটাও একটা চুক্তি স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনটাও একটা চুক্তি সেটাও একটা প্রতিশ্রুতি সেখানে একটা দায়িত্ব গ্রহণ করা হচ্ছে সেখানে প্রতিশ্রুতি উভয়ে একে অন্যের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা পূর্ণভাবে পালন করা স্বামী স্ত্রী উভয়ের প্রতি এটা ফরজ অনুরূপভাবে মানুষের যত ব্যবসায়িক লেনদেনের মধ্যে যত চুক্তি হয় পারস্পরিক যে কোনো ধরনের আদান প্রদানের ক্ষেত্রে যত প্রকারের চুক্তি চুক্তি হয় সবগুলোর মধ্যে সামিল এটা হতে পারে অর্থনৈতিক চুক্তি হতে পারে সামাজিক কোনো দায়বদ্ধতার চুক্তি অথবা রাজনৈতিক কোনো ধরনের চুক্তি যে কোনো ধরনের চুক্তি হতে পারে সবকিছুই এর মধ্যে সামিল আর এই সকল চুক্তি যে বৈধ পন্থায় সম্পাদন করা হয়েছে সেই চুক্তিগুলো রক্ষা করার জন্য আল্লাহ পাক সুবাহ নির্দেশ প্রদান করেছেন তবে কেউ যদি কোনো অবৈধ কাজের কোনো হারাম কাজের জন্য কোনো ওয়াদা প্রতিশ্রুতি দেয় চুক্তিবদ্ধ হয় সেটা পালন করবে না কোন ধরনের অবৈধ কোন চুক্তি যদি কেউ করে যেমন সুদের চুক্তি কেউ ব্যাংক থেকে লোন আনলেন চুক্তি করে ব্যাংকের সাথে সুদ দেওয়ার শর্তে ওটা বানাটা মানা যাবে না এটা লঙ্ঘন করা দরকার হারাম যত প্রকারের চুক্তি আছে সবগুলোই লঙ্ঘন করাটা তখন ওয়াজিব হয়ে যাবে সেই চুক্তি রক্ষা করা যাবে না সকল চুক্তি রক্ষা করা হলো শত সকল বৈধ চুক্তি যেই চুক্তিগুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বা রাসুলের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই এই চুক্তিগুলোর ক্ষেত্রে তার পূর্ণ করার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন কারণ হলো যদি কেউ তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তার ওয়াদা তার চুক্তিগুলি শুধু ভঙ্গ করে হাসরের ময়দানে আল্লাহ পাক সুবাহ তাকে জিজ্ঞাসাবাদ করবে এই চুক্তির ক্ষেত্রে যদি আমরা আজকে দেখি সারা দুনিয়ায় এক দেশ আরেক দেশের সাথে চুক্তি করে এবং এই চুক্তিগুলো সবল রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের সাথে যখন চুক্তি করে এই চুক্তিটা তাকে সবল রাষ্ট্রের ইচ্ছা ইচ্ছাধীন এখতিয়ারাধীন সে ইচ্ছা করলে হলে এটা রক্ষা করবে নতুবা করবে না সে যতক্ষণ পর্যন্ত মনে করে যে তার এই চুক্তির বলে তাকে দমিয়ে রাখা যাচ্ছে ততক্ষণ এটা মার পালন করে নতুবা তার মিথ্যা বাহানায় যে কোনো একটা অজুহাতে সেই চুক্তিগুলো সুরে ফেলে দেয় যেমন আজকে আমেরিকা দুনিয়ায় কোন দেশের সাথে কোন চুক্তি কিন্তু সে তারা রক্ষা করছে না আর রক্ষা না করার পিছনে তারা বিভিন্ন বাহানা তারা তৈরি করে মিথ্যা বাহানা মিথ্যা অজুহাত যেমন একটা চুক্তি হলো এক দেশ অন্য দেশের উপর আক্রমণ করবে না প্রত্যেকের যে ভৌগোলিক সীমানা আছে এই সীমানার ভিতরে তাদের দাবি যে ওই দেশটি সম্পূর্ণ সার্বভৌম তার ভৌগোলিক সার্বভৌমত্বের দাবি করে সকল দেশ তাদের সাংবিধানিক ভাবে এই জন্য এক দেশ অন্য দেশের তার ভৌগোলিক সীমানা লঙ্ঘন করবে না এটা চুক্তি কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে আমেরিকা তার সৈন্যবাহিনী শস্ত্র নিয়ে সে ইরাকি হামলা করেছে আফগানিস্তানে করেছে দুনিয়ার বিভিন্ন দেশে করছে ইয়ামনে করছে পাকিস্তানে করছে বিভিন্ন সময় তারা যে ড্রোন হামলাগুলো চালাচ্ছে এই একটি চুক্তিও তারা রক্ষা করছে না এইগুলো হলো তাদের জাতিসংঘের মাধ্যমে তাদের এই সম্পাদিত চুক্তি কিন্তু একতরফা ভাবে আমেরিকা এগুলো লঙ্ঘন করে চলছে আর বাকি সবাই দুর্বল এই জন্য তাদের মাঝে মধ্যে দুই একটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করা ছাড়া কিছুই করছে না বরং তাদের যদি সমতা থাকত আমেরিকা যখন একটা চুক্তি লঙ্ঘন করে অন্য দেশের ভৌগোলিক সীমানায় হামলা করেছে অনুরূপ একটা হামলা তারা আমেরিকার উপর করতো এটাই উপযুক্ত জবাব ছিল কিন্তু কি করতে পারছে না কারণ তারা দুর্বল কিন্তু অন্য শক্তিশালী দেশগুলো এমনটি করছে না আমরা পাশাপাশি যদি দেখি ভারত একটা বৃহৎ শক্তিশালী দেশ বাংলাদেশের তুলনায় এই যে প্রতিনিয়ত ভারতের বিএসএফ এর মাধ্যমে ভারত সরকারের গ্রিন সিগন্যালের ভিত্তিটা হচ্ছে বিএসএফ কিন্তু আলাদা কোনো বাহিনী নয় সরকারের একটা বাহিনী রাজনৈতিক একটা কমিটমেন্টের ভিত্তিতেই তারা বাংলাদেশের মানুষকে হত্যা করছে সীমান্তে বিভিন্ন বাহানায় এটা কি সীমানা পার করে বাংলাদেশের মানুষ শুধু ভারতে যায় ভারতের মানুষ কি আসে না তাদের বাঙালি বাংলাদেশের মানুষ হয়েছে ভারতের লোকজন আরো বেশি আসে কিন্তু ভারতের একটা নাগরিককে তো মিডিয়ার কোনদিন হত্যা করে না কারণ এই সাহস তাদের নাই শক্তি নাই কারণ করলে পরি তাদেরকে প্রথম হতো প্রথমত হইল তার চাকরি যাবে এরপরে তাকে কি ওই হত্যার পর বাবার হত্যাই করে কিনা এ একটা ভয় আছে কোনো মিডিয়ার কেউ করে না কারণটা এরা হলো শক্তিশালী আর বাংলাদেশ হলো দুর্বল দেশ একতরফা ভাবে তারা বর্ডার এইভাবে মানুষ হত্যা করে যাচ্ছে অথচ বলছে দুই দেশের মধ্যে চুক্তি আছে কত প্রকারের চুক্তি কত প্রটোকল তারা গায়ের জুড়ে আজকে বাংলাদেশটাকে তাদের একটা করিডোর হিসেবে ব্যবহার করে চলছে আর তাদেরই মদতপুষ্ট একটা সরকার এখন আরো যেহেতু ক্ষমতায় তারা তাদের একটা অঙ্গরাজ্যই এখন মনে করে এই জন্যে তাদের মালামাল নিয়ে সমুদ্র পথে নদী পথে বাংলাদেশ দেশের ভিতরে ঢুকে তাদের পশ্চিমাঞ্চলের মাল পূর্বাঞ্চলে একেবারে নির্বিঘ্নে অতি সহজে পৌঁছে দিচ্ছে আশুগঞ্জ বন্দর দিয়ে আকার হয়ে তারা ত্রিপুরা পৌঁছে দিচ্ছে এটা নাকি একটা নো প্রোটোকল কোন চুক্তি নাই এরপর একটা প্রোটোকল মানে আসলে কোনো কিছুই নাই এটা হলো তাদের গায়ের দুধে তারা এদিকে যাচ্ছে কিন্তু বাংলাদেশের একটা মানুষ সীমানার দ্বারে কাছেও যেতে পারে না এটা হলো তারা নিজেদের শক্তির কারণে আজকের দুনিয়ায় কেউ কোনো ধরনের কোন রাষ্ট্রের সাথে চুক্তি রক্ষা করে না যদি সবল রাষ্ট্র চুক্তি রক্ষা করে বুঝতে হবে তার স্বার্থ নিহিত এখানে আর তার স্বার্থ না থাকলেই এটা লঙ্ঘন করে আজকের দুনিয়ায় কোথাও রাষ্ট্র যদি হয় আর দুনিয়ায় যত প্রকারের চুক্তি তা পূর্ণভাবে পালন করবে যেই চুক্তিগুলো বৈধভাবে করা হয়েছে সেগুলো পূর্ণভাবে পালন করা হবে আর এই চুক্তির এরা গুরুত্ব না দেওয়ার কারণে দুর্বল দেশগুলো সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে সারা দুনিয়া আজকে শক্তির ভারসাম্য না থাকার কারণে নিরাপত্তাহীনতায় ভোগে আমরা যদি দেখি কোরআন মজিদে এই জন্যই আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন আর এটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মূলত মুসলমানদেরকেই মুসলমানরা সর্বাবস্থায় তারা এমন শক্তি অর্জন করবে দুনিয়ার কুফার শক্তিগুলো যাতে সব সময় ভীত সন্ত্রস্ত থাকে মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং মুসলমানরা যদি দুনিয়ার মধ্যে ক্ষমতাদর হয় তারা ইনসাফ করবে তারা ইনসাফ করবে এখানে তারা অবিচার করবে না জুলুম করবে না ইসলামের বিজয়ের জন্য আল্লাহ পাকসুবাহ একটা ধারাবাহিকতা এই আয়াতগুলোর মধ্যে আমরা যদি কোরআন মজিদকে ভাবে যদি অধ্যয়ন করি আমরা দেখি সেখানে একটা সুস্পষ্ট একটা ধারাবাহিকতা দেওয়া হয়েছে যে প্রথমত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে মক্কায় দিনের বিজয় দান করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে এবং মক্কার আশপাশের যে গুত্রগুলো ছিল সেগুলোর উপর বিজয় দান করেছেন আরো বড় শক্তিশালী গুত্র ছিল তায়েফের সাকিফ এবং হাওয়াজিন গুত্রগুলো তাদের উপর বিজয় দান করেছেন আস্তে আস্তে দিনের বিজয়টা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে দুনিয়ার বড়া শক্তি রোম ছিল তাদের সেই রোমে এরা খ্রিস্টান ছিল আর তাদেরই অধীনে ছিল সিরিয়া ইয়ামন সেই সিরিয়া এবং ইয়ামন আরবের নিকটবর্তী হওয়ার কারণে সেই রুমের শক্তির দাপট এই আশপাশে ব্যাপক ছিল এই জন্য তাদের শক্তির দাপট চূর্ণ করে দেওয়ার প্রয়োজন ছিল এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসলাম নবম হিজরি সনে সেই তাবুক অভিযান করেছিলেন আর সেই অভিযানের ফলে সেই তাবুকের শক্তি অনেকখানি খর্ব হয়ে গেল তারা সাহস হারা হয়ে গেল আর ইসলামের বিজয় চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকলো এবং এর পরেই আমরা যদি দেখি যে আল্লাহ পাক সুবাহ সর্বশেষ পর্যায়ে যে সুরাগুলো নাজিল করেছেন এখানে সুরায় আনফাল সুরায় তবা এবং সর্বশেষ পূর্ণাঙ্গ সুরা হলো সুরায় নসর এখানে সর্বশেষ যে সিদ্ধান্তটা এসেছে এই দুনিয়ায় শুধু আল্লাহর বান্দারাই বসবাস করবে এই দুনিয়ার বৈধ খলিফা হলো একমাত্র আল্লাহর বান্দা ইমানদারগণ কাফের মুশ্রেকদের জন্য এই পৃথিবীতে বসবাস করার বৈধ অধিকার নাই এবং আল্লাহর দিন আল্লাহর এবাদত সারা দুনিয়ায় সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইমানদারদের প্রতি আল্লাহ নির্দেশ প্রদান করেছেন তারা যুদ্ধ অভিযান পরিচালনা করবে কাফের মুশ্রিকদেরকে তারা হত্যা করবে এটা সার্বজনীন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যত যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় সেই শয়তানের কালেমা উচ্চারণ করার মতো লোক থাকবে ততক্ষণ যুদ্ধ চলবে সারা দুনিয়ায় ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যতক্ষণ না আল্লাহর দিন বিজয়ী হয়ে যায় আর দুনিয়া থেকে সকল প্রকারের ফেতনা অর্থাৎ কুফুরি ফেতনা শির্কের ফেতনা আল্লাহর এবাদতির বাহিরে যা আছে সব ফেতনায় সেগুলো নির্মল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ পরিচালনা করো এই শেষ পর্যায়ের এসে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেখানে আর মুসলমানদের এই শক্তি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কাফের মুশ্রিকদের সাথে তখন আর কোন চুক্তি করা যাবে না সেই চুক্তিটা প্রথম পর্যায়ে সেই চুক্তি সাময়িক চুক্তি স্থায়ী চুক্তি করা যাবে না অবশ্যই এই বিষয়গুলো আমি সুরাই নিসাতে আলোচনা করেছি সেই চুক্তির বিষয়গুলো সুরাই নিসাতে বিস্তারিত সেখানে চলে গেছে তো এখানে ইমানদারগণ যেই চুক্তি রক্ষা করবেন সেটা হলো তাদের সকল প্রকার বৈধ চুক্তি পারস্পরিক যে সকল চুক্তি আছে এটা দুইজন ব্যক্তির মধ্যে হতে পারে আর একেবারে আন্তর্জাতিক পর্যায়ে দুইটি দেশের মধ্যে হতে পারে সেই চুক্তি মুসলমানগণ নিজের পক্ষ থেকে প্রথম চুক্তি লঙ্ঘন করবেন না আর তারা জেনে বুঝে কখনো বাতিল চুক্তি তো করবেনই না এমন কোন চুক্তি করবেন না যেই চুক্তি মুসলমানদের করা বৈধ নয় এমন চুক্তি তো এমন শর্ত তো তারা মেনে নিবেন না এমন চুক্তি করবেন না এমন গুত্রের সাথে ওই অবস্থায় চুক্তি করবেনই না সেই চুক্তির প্রেক্ষাপট সেটা যদি আলোচনা করি তাহলে সময় লাগবে অনেক বেশি কখন চুক্তি করা যাবে কোন জাতির সাথে চুক্তি করা যাবে সে কোরআন থেকে বুঝতে হবে ভাষা ভাষা ভাবে শুধু একটি আয়াতের দলিল দিই যখন তখন চুক্তি করা যাবে না সেই চুক্তির সময় কাল বুঝতে হবে কোন অবস্থায় কোন প্রেক্ষাপটে কার সাথে চুক্তি করা যাবে যা করাটা বৈধ সেটা কোরআন থেকেই বুঝতে হবে এই জন্য ইমানদারগণ বুঝে শুনে যেই চুক্তি করবেন সেই চুক্তি তারা পূর্ণাঙ্গভাবে না করে ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে যতগুলো পরিমাপ যন্ত্র আছে সেগুলোকে পরীক্ষা করলে মানদণ্ড দিয়ে সঠিক পাওয়া যায় না পরিকল্পিতভাবে এগুলোকে মানুষ মানুষকে ঠকানোর জন্য সেগুলো ব্যবহার করে যেটা দিয়ে মেপে দেওয়া হয় মাপার যন্ত্র দাড়িপাল্লা ছাড়া যেটা মেপে দেওয়া হয় যেমন খেজুর গম ইত্যাদি মেপে দেওয়া হতো সেই সময় এখনো তো আমাদের গ্রামে গঞ্জে অনেক আছে ধান টানে এগুলো মেপে দেওয়া হয় সেই পরিমাপের যে যন্ত্র সেই সেটাকে বলা হচ্ছে তোমরা পূর্ণভাবে দাও কিন্তু মানুষ যখন দেয় তখন কম দিতে চেষ্টা করে আর নিজে যখন নেয় তখন বেশি নিতে চেষ্টা করে এটা সম্পূর্ণভাবে খেয়ানত আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন ওয়াইলুল মুতাফিফিন যে যারা ওজনে পরিমাপে কম বেশি করে তাদের জন্যই ধ্বংস তারা যখন পরিমাপ করে বা ওজন করে তারা এর মধ্যে কম করে এদের জন্য হলো ধ্বংস অথবা এদের জন্য হলো ওয়াইল দুজক সকল ক্ষেত্রে দেখা যায় যেমন যদি যান ওই সিএনজি স্টেশনে দেখবেন সেখানে গিয়ে এটা টেম্পারিং করা গাড়িতে সিলিন্ডারে গ্যাস ভরবেন দেখবেন গ্যাসের পরিবর্তে বাতাস ঢুকে যাচ্ছে বেশি মানে ওইখানে প্রেশার কম প্রেশার কম থাকার কারণে তখন বাতাস চলে যাচ্ছে দেখবেন যে আপনার এই সিলিন্ডারের মধ্যে অর্ধেকটা বাতাসে ভরপুর অর্ধেকটাতে গ্যাস যখন পেট্রোল ডিজেল অকটেন নিতে যাইবেন তখন দেখবেন যে এক হাজার এম এল এক লিটার হওয়ার কথা এটা নয়শো এম হয় মানে সেখানেও সঠিক নাই মানে যেখানে যাবেন যে পরিমাপের মধ্যে যাবেন সর্বত্র দেখবেন চুরি আর চুরি কোনো সঠিক মাপে কিছু দেওয়া হয় না এক লিটারের সোয়াবিনের বোতল আছে বাজারে দেখবেন এটা নয়শো এম এক লিটারের না এটা আর একটা চুরির উদ্দেশ্যে করা হয় কেউ আবার লেখে রাখে নয়শো বাজারে গিয়ে দোকানে গেল আমাকে এক লিটার দেন ওই নয়শো এটা নয়শো এমএল দেয় যে ওই এক লিটার টাকা রাখে বললে তো বলবে এখানে নয়শো লেখা আছে এটাও তো চুরি মানুষকে ধোকা দেওয়ার জন্য এখানে এক হাজার এমএল রাখবে এক লিটার পুরো থাকবে নয়শো এমএল থাকবে কেন তখন এই সব ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র চুরি আর চুরি মানুষকে টোকানোর জন্য যত ধরনের পরিমাপ যন্ত্র আছে ওজনের যন্ত্র আছে সবগুলোতেই দেখবেন মানুষকে ঠকানোর জন্য এগুলো ব্যবহার করা হয় কসাইখানাতে যাবেন গরু গুস্ত কিনতে দেখবেন তার পাল্লাটা এমন ভাবে নাড়াচাড়া করে মনে হয় যে আপনাকে দেওয়ার সময় একটু বেশি দিছে আসলে ঘরে এনে দেখেন এটা আসলে বেশি আসলটাই দেয় নাই আমি আমার খেয়াল আছে আমি কিনতাম তো দেখতাম যে আমি সাধারণত পাঁচ কেজির সাথে কিনি তো পাঁচ কেজির ওই যে পাঁচ কেজির যে পাথরটা দেয় সে মাপে দেওয়ার সময় বোঝা যায় যে আমার মনে হয় আরো এক কেজি বেশি দিয়ে দিছি আমার গোষ্ঠের দিকটা আরো নিচা মানে এটা এমন ভাবে নাড়া দেয় এটা ঝুলতে থাকে স্থির কেমনে ধরে জানি আল্লাহ জানে ধরে সে শেষ মতো মনে হয় মধ্যে এক কেজি মেরে দেয় মানে তার নাড়া ছাড়াটা এমন ভাবে করে এমন টেকনিক কৌশল গুলো শিখে নিছে যে এটা আসলে বুঝাই মুশকিল খুব ভালো করে খেয়াল না করলে এটা বোঝা যায় না কিভাবে এখানে চুরি করলো এভাবে সকল ক্ষেত্রে দেখবেন যে শুধুমাত্র মানুষকে ঠকানোর জন্যই সব জায়গায় বেশি চেষ্টা করা হয় অনেক সময় অনেক হুজুরদের কাছে যাবেন দোকানে গিয়ে দেখবেন ওই কাপড় কিনতে যাবেন তাদের মিটার দিয়ে দাম ঠিক করতেছে মিটারে এখন কোন মিটার আগে তো গজ ছিল কিন্তু তার দোকানে দেখবেন দুইটাই আছে গজও আছে মিটারও আছে দুইটাই তার দোকানে আছে দাম দর সব ঠিক করতেছে মিটারে দেওয়ার সময় দিতেছে গজে মানে মিটারের পরিমাণ একটু বেশি গজে একটু কম এইভাবে বুঝে শুনে করে মানুষ যদি সতর্ক না থাকে তাহলে দেখবেন মানুষকে ঠকাচ্ছে শুধু ঠকাচ্ছে এটাই আল্লাহ পাক সুবাহ নিষেধ করে দিয়েছেন পারস্পরিক বিনিময়ের সময়ে সকল কিছুর বিনিময়ের সময় এমন শিক্ষা এখানে দিয়েছেন যে কেউ যেন কাউকে ক্ষতিগ্রস্ত না করে হজরত উমর রাজি আল্লাহ আনহু বাজারে যেতেন গিয়ে দেখতেন মানুষের সেই পণ্যগুলো বিক্রি করে কেউ গম ভুট্টা বা খেজুর বিক্রি করার জন্য সাজিয়ে রাখছে তিনি হাতটা নিচে ঢুকাই দিতেন পাত্রের নিচে হাত ঢুকিয়ে দেখতেন ঢুকে একদিন দেখেন এক ব্যক্তির নিচ থেকে একটু ভিজা লাগছে হাতে তাকে তিনি বেত্রাঘাত লাগিয়েছেন বেত্রাঘাত দিয়েছেন তাকে যখন উপরে দেখা যায় সব শুকনা সুন্দর নিচে ভিজা কেন আর মানুষের দেখানোর জন্য ভালোগুলো উপরে রাখে আর নিচ্ছে তাকে খারাপ গুরু এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এই একটা বৈধ ব্যবসা করলো এই ব্যবসাটা তার সম্পূর্ণ হালাল কিন্তু তার এই মানুষকে ঠকানোর মানসিকতার কারণে তার এটা হারাম হয়ে গেল ব্যবসাটা হারাম হয়ে গেল তার উপার্জনটা হারাম হয়ে গেল মানুষকে ঠকানোর ওই মানসিকতার কারণে বাজারে দেখবেন গাবি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য তিন দিন আগ থেকে গাবির বাচ্চাকে দুধ খেতে দেয় না গাভীর উলানের মধ্যে দুধ বেশি জমা করে দেখাই দেয় এটা অনেক দুধ দেয় আর বেশি দুধ দেয় গাভী দেখে মানুষ বেশি দামে কিনে নেয় কিন্তু বাড়িতে নেওয়ার পর দেখা যায় যে এক দুই দিন পরে আর দেখা যায় গাভীর তো যে দেখে আনছিল যে পরিমাণ তো ওর দেখো নাই এখন এই সব ক্ষেত্রে আল্লাহ এই ব্যবসার ক্ষেত্রে সেটা ভিন্ন জিনিস আমি সে আলোচনা যাচ্ছি না যে এখানে কিন্তু অধিকার দিয়েছেন যদি এমন কেউ কোনো বেসা কিনা করা হয় যে বিক্রির সময় বিক্রেতা তার পণ্যের যে অবস্থা দেখিয়ে দিয়েছিল যদি কিনে নেওয়ার পর সে বাড়িতে গিয়েও তিন দিনের মধ্যে সে যদি বুঝতে পারে যে ওই অবস্থা নাই কম তাহলে ওইটা বিক্রি চুক্তি বাতিল করে দিতে পারে তার পণ্য ফিরত দিয়ে তার মূল্য নিয়ে নিতে পারে যেমন একটা গাভী একজন কিনে নিল তিন দিনের মধ্যে দেখলো যে অবস্থা গাভী তো যে পরিমাণ দুধের কথা বলে দিয়েছিল দেখছিলাম যে ধরনের দুধ দেওয়ার কথা এখন তো এইভাবে দিচ্ছে না সেই তিন দিনের ভিতরে সে ওটা ফেরত দিয়ে দিতে পারবে এবং তার মূল্য ফেরত নিয়ে নিতে পারবে ইসলামী অধিকার তাকে দিয়েছে কিন্তু এখানে এই বিষয়টাই হলো সম্পূর্ণভাবে হারাম যে ব্যক্তি এইভাবে প্রতারণা করলো সে দেখালো সে গাভীটা দুধ দেয় পাঁচ লিটার নেওয়ার পর এখন দেখে দেয় দুই লিটার বা তিন লিটার সে এই গাভীটা বিক্রি করে যে টাকা নিল সেটা হারাম হয়ে গেল তার জন্য তার এই প্রতারণার কারণে হারাম হয়ে গেল আল্লাহ পাক সুবাহ এই বিষয়টাই সার্বজনীন ভাবে পারস্পরিক ক্ষেত্রে সর্বোপরি ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে এটা পরিপূর্ণভাবে কার্যকরী করতে হবে যে কোন ধরনের পরিমাপ যন্ত্র যাতে ত্রুটিপূর্ণ যন্ত্র না থাকে কোন ধরনের ত্রুটি আছে এমন কোন পরিমাপ যন্ত্র দিয়ে দাড়ি পাল্লা দিয়ে কিছু বিনিময় করবে না ওজন করবে না যদি কেউ ইচ্ছা করে এমন কোন যন্ত্র ব্যবহার করে তাকে শাস্তি দিতে হবে তাকে শাস্তি দিতে হবে যে সে প্রতারণার উদ্দেশ্য নিয়ে কাজটা করছে এই জন্য আল্লাহ পাকসুবাহ নিষেধ করে দিলেন যে এই ধরনের কর্মকাণ্ড থেকে এবং আদেশ করলেন তোমরা যখন কাউকে কিছু মেপে দাও তাহলে পূর্ণ করে দাও আর যখন ওজন করো নির্ভুল এবং সঠিক মানদণ্ডে তোমরা এটা ওজন করে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি সঠিকভাবে এটা করো এটা তোমাদের জন্য উত্তম মানে এই উত্তমটা হলো যে তোমরা নিজেরা যা কিছু গ্রহণ করলে সেটা তোমাদের জন্য হালাল হলো আর যদি এইভাবে না করো তাহলে তোমাদের এই বৈধ জিনিসটাও তখন তোমাদের জন্য হারাম হয়ে যাবে এই জন্য এটা তোমাদের উত্তম যে এটা তোমাদের হালাল রুজি এর মধ্যে আল্লাহ বরকত দান করবেন এবং পরিণতির দিক থেকেও এটা উত্তম অর্থাৎ তোমাদের এই পরস্পরের ঠকানোর কারণে তোমাদের যে পারস্পরিক সম্পর্কের মধ্যে যে ঘাটতি সৃষ্টি হয় একে অন্যের প্রতি যে সন্দেহ সৃষ্টি হয় আস্থাহীনতা সৃষ্টি হয় এ থেকে তোমরা রক্ষা পাবে মানে এই উত্তম পরিমাপ যন্ত্র এবং দাড়িপাল্লা ব্যবহার করলে একে অন্যের প্রতি আস্থা বৃদ্ধি পাবে বিশ্বাসযোগ্যতা আসবে একে অন্যের প্রতি একে অন্যকে সম্মান শ্রদ্ধা করবে নিজের মর্যাদা সেখানে বৃদ্ধি পাবে এতে করে এটা পরিণতির দিক থেকেও এটা উত্তম মানে এর মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে তোমাদের সমাজে রাষ্ট্রের সর্বত্র একটা শান্তি প্রতিষ্ঠিত হবে পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ একটা আদর্শ পরিবেশ গড়ে উঠবে ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا যে বিষয়ে তোমার এলিম নেই সেই বিষয়ের উপর তুমি প্রতিষ্ঠিত হইও না নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি এবং তোমার অন্তকরণ এ সব কিছু সম্পর্কে জিজ্ঞাসিত হবে এখানে মানুষ যে জিনিসটি জানে না অজানা বিষয়ের উপর সে প্রতিষ্ঠিত হবে না এর পিছনে লাগবে না যে জ্ঞানটা তার নাই ওই জ্ঞান আছে মনে করবে না যে জিনিসটা তার জানা নাই সেটা জানে বলতে পারবে না আর এমন বিষয়ের পিছনে সে লাগবে না এমন বিষয়ের উপর সে প্রতিষ্ঠিত হবে না যে বিষয়টি তার জানা নাই এখানে এই বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং অত্যধিক ব্যাপক এটা যেমন কোন ব্যক্তি কোনো কথা শুনে নাই না শুনে বলল হ্যাঁ এটা আমি শুনছি অথবা সে জানে না কিন্তু বলে হ্যাঁ এটা আমি জানি এটা কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটা বলতে পারবে না যেটা শুনে নাই সে শুনেই নাই যেটা জানে না এটা জানে না জানি বলবে কেন শুনছি কেন বলবে বলতে পারবে না অথবা এমন কোন বিষয় যে বিষয়ের উপর তার নিশ্চিত কোন এলিম নাই হয়তো কারো কাছ থেকে শুনেছে সে ওটা বিশ্বাস করবে না ওটা গ্রহণ করবে না এবং এটার উপর সে প্রতিষ্ঠিত হবে না সে অনুযায়ী চলবে না মানবে না যতক্ষণ পর্যন্ত সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত না হবে তার মধ্যে পরিপূর্ণ আইলিম না আসা পর্যন্ত নিশ্চিতে নিশ্চিত আইলিম না আসা পর্যন্ত তার ইলমি ইয়াকিন না হওয়া পর্যন্ত সে ওটা মানবে না ওটা গ্রহণ করবে না কারণ যার কাছ থেকে শুনছে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে যেহেতু সত্য মিথ্যার এখানে আশঙ্কা আছে সেহেতু ওটা গ্রহণ করবে না বরং তার দায়িত্ব হলো এটাকে যাচাই করা তার দায়িত্ব হলে সেটা যাচাই করবে যাচাই করে তার কাছে যখন এটা প্রমাণিত হবে যেটা সঠিক এলিম এটাই সঠিক তখন সে এটা মানবে এর আগে নয় এই জন্য কোনো কথা শোনার পর সেই কথাটির সত্য বা উপযুক্ততা বোঝার মতো যোগ্যতা যাদের আছে বা এই বিষয়ে তত্ত্ব অনুসন্ধানের যোগ্যতা যাদের আছে তাদের কাছে এই বিষয়টি অর্পণ করতে হবে যেমন এটা আমি সুরাই নিসাতে চুরাশি নম্বর আয়াতে আলোচনা করে এসেছি আল্লাহ পাকসুবহান এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا যখনই তাদের কাছে নিরাপত্তা অথবা ভীতিকর কোন সংবাদ পৌঁছে তারা নিজেদের মধ্যেই পরস্পর এটা প্রচার করতে শুরু করে দেয় যদি তারা নিজেদের মধ্যে তা প্রকাশ না করে প্রচার না করে রাসুল অথবা উলিল কাছে পৌঁছে দিত তাহলে তাদের মধ্যে যারা ওই বিষয়ের তথ্য অনুসন্ধানে পারদর্শী তারা ওই বিষয়ের সঠিক তথ্য অনুসন্ধান করে নিতে পারত আল্লাহর অনুগ্রহ ও দয়া যদি তোমাদের প্রতি না থাকতো তাহলে অল্প সংখ্যক ছাড়া তোমরা অধিকাংশই শয়তানের অনুসারী হয়ে যেতে এখানে না জানা বিষয়ের উপর শুধুমাত্র শোনা কথার উপর ভিত্তি করেই কেউ যদি কোনো বিষয় প্রচার প্রকাশ করতে শুরু করে দেয় এটার উপর বিশ্বাস করতে আমল শুরু করে দেয় এই কর্মটাকে শয়তানের অনুসরণ বলা হয়েছে এই কর্মটাকে এই অবস্থাটাকে শয়তানের অনুসরণ বলা হয়েছে এই জন্য আল্লাহ এখানে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে তোমার যেই বিষয়ে এলিম নাই ওই বিষয়ের উপর তুমি ওয়াকফ করো না থামো না এর উপর অটল হয়ে যেও না এটাকে আঁকড়ে ধরো না এর উপর তুমি প্রতিষ্ঠিত হয়েও না যে বিষয়ে এলিম নাই এলিম এই বিষয়ের উপর অর্জন করতে হবে যে এলিম মানুষের প্রয়োজন যেমন এটা শুধুমাত্র সাধারণ কোনো বিষয় হতে পারে মানুষের ইমান আকিদার সংক্রান্ত হতে পারে আমলের বিষয় হতে পারে পারস্পরিক কোন ধরনের বিনিময়ের ক্ষেত্রে হতে পারে সামগ্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্র হতে পারে রাষ্ট্রের ক্ষেত্র হতে পারে এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুরাই নিসার ওই আয়াত থেকেও আমরা এখান থেকে ওটার সাথে মিলিয়ে যদি আমরা দেখি যেমন এমন হতে পারে যে কেউ একটা সংবাদ এনে দিল যে অমুক গোত্র তো আপনাদের উপর হামলা করার জন্য তৈরি হয়ে আছে অথচ তারা আসলে কোন উদাহরণ চিন্তাই করে নাই এদিকে আমরা সকলে প্রস্তুতি শুরু করে দিলাম মোকাবেলা করার জন্য চিন্তা করলাম এদের হামলার আগে আমরাই করে দেই আমরা অতর্কিতে গিয়ে হামলা করে দিলাম অথচ এরা ছিল নিরপরাধ এরা এমন ধরনের কোনো চিন্তাই করে নাই একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আমরা এ ধরনের এত বড় অন্যায় করে বসলাম এটা হতে পারে এমন যে আমরা এমন কোন দুর্বল বাতেল শক্তির বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিচ্ছি যাদেরকে আমরা সহজেই তার পরাভূত করতে পারবো এমন কোন একটা অভিযানের পরিকল্পনা নিচ্ছি যেটা আমরা অতি সহজে বাস্তবায়ন করতে পারবো কেউ এসে আমাদের কাছে এমন ভাবে বিষয়টা তুলে ধরলো এদের ব্যাপক প্রস্তুতি শক্তি সামর্থ্য যোগ্যতা এমন ভাবে তুলে ধরলো যে আমরা মনে করলাম যে আমাদের অল্প প্রস্তুতি দিয়ে তো এটা হবে না তাহলে অথচ আমরা যে প্রস্তুতি নিচ্ছিলাম তা আমরা সহজেই এটা পারতাম কিন্তু একজনের এই তথ্যের ভিত্তিতে বিশ্বাস করে আমরা আমাদের পরিকল্পনা বাদ দিয়ে দিলাম এতে করে আমাদের সহজ বিজয়টাও আমাদের হাত ছাড়া হয়ে যাবে আবার হতে পারে কোন শত্রু বাহিনী আমাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে কোন পরিকল্পনা নিচ্ছে আমাদের উপর হামলা করবে অথচ কেউ এসে আমাদেরকে প্রশান্ত দিল নিরাপত্তা বাণী শোনালো আপনারা নিশ্চিন্ত থাকেন তারা তো আপনাদের ব্যাপারে কোনো চিন্তাই করছে না তারা আপনাদের ব্যাপারে কোনো ধরনের চিন্তা ভাবনা করছে না কোনো পরিকল্পনা নিচ্ছে না কোনো সিদ্ধান্ত নেয়নি আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকলাম কোনো প্রস্তুতি নিলাম না কোন প্রস্তুতি আমাদের নাই অতর্কিতে তারা আক্রমণ করে দিল আমরা এখানে পরাজিত হয়ে গেলাম একটা সংবাদের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় চলে আসতে পারে তা যদি সত্য মিথ্যা যাচাই না করে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে কারো কাছ থেকে কোনো কথা শুনলো তার সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করলো রাসুল্লাহ সাল্লু এই জন্যই বলেছেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণাটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা কোন ধারণা করে কথা বলাটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আমি বুঝতে পারলাম না হতে পারে এমন যে দুজন কথা বলতেছে তারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে আমি জানি না তাদের কথা থেকে হয়তো কোন একটা কথা আমার কানে বেশি আসলো দুই একটা কথা কানে বেশি আসলো এতে করে আমি একটা বুঝে নিলাম বুঝে নিয়ে এসে দুই একটা কথা শুনেই আমি হয়তো অন্যের কাছে এটা বলতে শুরু করে দিলাম এই দুজন তো এই ধরনের কথা বলতেছে অথচ হতে পারে তারা আমি যে কথাটা বুঝেছি আসলে এই কথাই নাই তার কাছে তারা না এখন তারা কি বলতেছে আগাগুলো আমি কিছু জানি না মাঝে মধ্যে হয়তো দুই একটা কথা আমার কানে এসেছে অন্যের কাছে বর্ণনা করে দিলাম আর বর্ণনা যার কাছে গেলাম সেও এটা বিশ্বাস করে নিল দুজনই শয়তানের ভাই হয়ে গেল এটা শয়তানি কর্মে লিপ্ত হয়ে গেল মানে এক কক্ষণ এটা করা যাবে না যেমন দুইজন কথা বলতেছে কান পেতে তাদের কথা শুননা নিষিদ্ধ যদি শুনে তার কানে সীসা গলিয়ে দেওয়া দরকার রাসুল্লাহ সাল্লাম এটা বলেছেন যদি কেউ কারো গোপন কথা শোনার জন্য কান পাতে তার কানে সীসা গলিয়ে তার কান বন্ধ করে দেওয়া দরকার কেউ যদি কারো গড়ে উকি মারে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তার অধিকার হয়ে গেল তার চোখ উঠিয়ে নেওয়া তার লোহ সলাকা কানের চোখের ভিতর ঢুকিয়ে দিয়ে তা উঠিয়ে নেওয়া অধিকার হয়ে গেল একজন ব্যক্তি রাসুল্লাহ সাল্লামের ঘরের বেড়ার ফাঁক দিয়ে ছিল তিনি বললেন আমি যদি আগে জানতাম তুমি আমার গোরের এইভাবে তুমি তাকাবে আমি তোমার চৌকের মধ্যে লৌহ শলাকা ঢুকিয়ে দিতাম এইভাবে অনধিকার ভাবে কোন মানুষের কোন ব্যক্তিগত বিষয় এইভাবে কান পেতে শোনা আর এইভাবে গোপনে গোপনে চেষ্টা করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ পূর্ণ এলিম না হওয়া পর্যন্ত যে বিষয়ের পূর্ণাঙ্গ এলিম যে নিশ্চিতভাবে পাওয়ার উপায় সেভাবে এলিম অর্জন করা ছাড়া কারো সম্পর্কে কোন ধরনের ধারণা স্থির করাটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ এটা নিষিদ্ধ করে দিয়েছেন তার পূর্ণাঙ্গ এলিম না হওয়া পর্যন্ত তার সম্পর্কে ধারণা স্থির করা কোনো বিষয়ে এ ধরনের কথা বিশ্বাস করে অন্যের কাছে ব্যক্ত করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এটা করা যাবে না বলা تقف ما ليس لك به আল্লাহ পাক সুবাহ এটা চূড়ান্ত নির্দেশ দিয়ে দিয়েছেন এটা যেমন পরস্পরের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির জন্য যেমন এটা প্রযোজ্য তেমনি ভাবে ইসলামী একটা রাষ্ট্রের জন্য এটা প্রযোজ্য একটা দেশ আরেক দেশ সম্পর্কে কেউ এসে সংবাদ দিল ওই দেশ তো আপনার দেশে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই দেশ খবর পাইয়েই তারাও তার বাহিনী টাহিনী প্রস্তুত করে ব্যাপক আয়োজন করে ফেলে দিচ্ছে এত করে অহেতুক তার সময় এবং সম্পদের অপচয় হলো এবং লোকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হলো মানুষের অনেক আল্লাহর এবাদতের নিরিবিলি সুযোগগুলো নষ্ট হলো অনেক ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাবে এই ধরনের তথ্যের ভিত্তিতে কোনো কিছু কাজ করলে কোন সংবাদ জানার পর সেটাকে সঠিকভাবে জানার উপায় হলো যথাযথ মাধ্যম উপযুক্ত মাধ্যম ছাড়া সেটা জানা যাবে না গ্রহণ করা যাবে না আল্লাহ পাক সুবাহ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলছেন তাদের আলেম এবং দরবেশদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে হজরতে আদি ইবনে হাতিম মদিনায় যখন এসেছিলেন তখন তার গোলায় ক্রুশ চিহ্নটা ঝুলানো ছিল তিনি খ্রিস্টান ছিলেন রাসুল্লাহ সাল্লাহ কাছ থেকে এই আয়াত শুনে তিনি প্রশ্ন করলেন জিয়া রাসুল আল্লাহ সাল্লাহ আমরা তো আমাদের আলেম এবং দরবেশদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই তখন তিনি বললেন তোমাদের আলেম দরবেশরা কোন বিষয়কে যখন হালাল বলে তোমরা কি কিতাবের দলিল প্রমাণ ছাড়াই শুধু ওই আলেম বা দরবেশ বলেছে বলেই তুমি এটা হালাল হিসাবে মেনে নাও না বলে হ্যাঁ মেনে নেই তোমাদের আলেম দরবেশরা যখন কোনো কিছুকে হারাম বলে কিতাবের দলিল প্রমাণ ছাড়াই শুধু ওই আলেম বা দরবেশ বলেছে এই জন্যই কি তোমরা এটাকে হারাম হিসাবে বর্জন করো না বলে হ্যাঁ করি তিনি বলেন এটাই হলো আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানানো এজন্য যদি ইলমি কোনো বিষয় হয় শরীয়তের কোনো হদুদ যদি হয় আকাইদের কোনো বিষয় যদি হয় যে বিষয়গুলো হলো মৌলিক যে আকিদার গত কোনো বিষয় ইলমে শরীয়তের কোনো বিষয় হদুদের কোনো বিষয় কোনো ফরাইজ সংক্রান্ত কোনো বিষয় যদি হয় সেই বিষয়ে যদি কেউ কোনো ধরনের ফতোয়া প্রদান করে তাহলে সেগুলো জানতে হবে কোরআন থেকে এবং সহি হাদিস থেকে যিনি ফতুয়া দিবেন তখন তার কাছ থেকে জেনে নেওয়াটা তাদের দায়িত্ব যিনি ফতুয়া দিবেন তার দায়িত্ব প্রথম তিনি দলিল সহকারে জোরটা দিয়ে দিবেন এটা হুদুদ আল্লাহর কিতাবে এইভাবে দেওয়া আছে এই ফরাইজ এর বিধানগুলো আল্লাহর কিতাবে এইভাবে দেওয়া আছে শরীয়তের বিষয় যদি হয় তাহলে সেটা এইভাবে আল্লাহর কিতাবে দেওয়া আছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সহি হাদিসের মধ্যে এটা আছে একটা দিয়ে দেওয়া সেই প্রমাণ সহকারে দেওয়া না হলে এই বিষয়গুলো যিনি জানবেন মানবেন তিনি এগুলো ওনার কাছ থেকে জেনে নেবেন আর কিতাবের কোনো দলিল ছাড়া সে কোরআন বা সন্ন্যার কোনো দলিল ছাড়া শুধুমাত্র হুজুর বলেছেন আর হুজুরকেই দলিল হিসাবে সাব্যস্ত করে যদি কেউ এটা মেনে নেয় এটা নিষিদ্ধ করা হয়েছে এটা করা যাবে না এটা হলো আল্লাহর পরিবর্তে ওই ব্যক্তিকে রব বানানো এই জন্য যে মৌলিক যে বিষয়গুলো যে ইলমগুলো অপরিহার্য সে ইলম এর বিষয়গুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেটা দলিল ছাড়া সেই বিষয়গুলো গ্রহণ করা যাবে না যেমন ফরাইজ সংক্রান্ত হুদুদ সংক্রান্ত ইলমে শরীয়ত সংক্রান্ত বিষয়গুলো আকাইদ সংক্রান্ত বিষয়গুলো সে দলিলের ভিত্তিতেই গ্রহণ করতে হবে এখন আরেকটা জিনিস হলো যে কেউ মনে করলো যে সে তো জানে না এই জন্য না জানার কারণে তার যে জানে তার কাছ থেকে সে যা শুনলো তাই সে মেনে নিল এর সপক্ষে অবশ্য দলিল আছে যদি তোমরা না জানো যে জানে আহলে জিকির এলমের অধিকারী যারা তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও এখানে হয়তো কোন একজন আলিমের কাছ থেকে জেনে নিল এই কারণে সে ওটাকে আঁকড়ে ধরে থাকলো কিন্তু এই আয়াত এত সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়নি যে কেউ মনে করলো উনি জানে এই মনে করাটাই হবে না তাকে বুঝতে হবে যে সেই ব্যক্তি আসলেই জানে কিনা যে কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে জবাবটা দিল কিনা না ওনার নিজের মন থেকে দিল যদি কোরআন বা হাদিসের ভিত্তিতে সে যাচাই করে নেবে একজন ব্যক্তি ভুল করতে পারে তখন সে যাচাই করে নেবে শুধু উনি বলেছি বলেই সেটা গ্রহণ করবে না এটা হলো তার দায়িত্ব এটা নিজের যাচাই করে গ্রহণ করা তো আরেকটা কথা হলো যে কেউ যদি মনে করেন যে অনেক মানুষ আছে জানে না এই জন্য না জানার কারণে তারা আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করছে এই বিধান লঙ্ঘনের হলেও তারা কি আল্লাহর পাখরাও থেকে তারা রেহাই পাবে ওই কারণে শুধু যে এরা জানে না কিন্তু এটা ঠিক নয় কারণ প্রত্যেকটি মানুষের জানার জন্য চেষ্টা করা তার উপর ফরজ তলাবুল মুসলিম মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর এটা ফরজ এলিম অর্জন করা এলিম অন্বেষণ করা তালাশ করা জানার চেষ্টা করা একজন মানুষ যদি জানার চেষ্টা করে যদি না পারে তাহলে তার চেষ্টা করার কারণে তার সেই ফরজিয়তের হক আদায় হবে সে চেষ্টা করার কারণে চেষ্টায় ত্রুটি থাকলে হবে না তার দায়িত্ব এটা ছিল একজন মানুষ জানে না সে জানাটা ছিল তার উপর ফরজ সে একটা ফরজ লঙ্ঘন করলো আরেকটা অমান্য করলো আরেকটা লঙ্ঘন করলো এই জন্য জানার জন্য চেষ্টা করাটা হইল আগে প্রয়োজন কিন্তু যদি এমন কোন অঞ্চল হয় এমন কোন মানুষ এমন জায়গায় থাকে আসলে তার কাছে তার জন্মের পরে মৃত্যু পর্যন্ত তার কাছে কোন সতর্ককারী পৌঁছে নাই এমন যদি হয় এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন হাসরের ময়দানে এমন কিছু লোক এসে হাজির হবে হাজির হয়ে তারা বলবে আল্লাহ পাক সুবাহান কাছে যে আমাদের কাছে এই দাওয়াত নিয়ে কেউ আসে নাই এই জন্য আমরা তো এগুলো জানার সুযোগ পাইনি আল্লাহ পাক সুবাহ তখন তাদেরকে আদেশ করবেন তোমরা আগুনে ঝাঁপ দাও আল্লাহর আদেশ পালন করে যারা আগুনে জাপ দিবে তারা মূলত জান্নাতে পৌঁছে যাবে এজন্য যেটা তারা আল্লাহর তারা আগে বললো যে আমরা জানি না কেউ আমাকে জানানোর জন্য আসে নাই কিন্তু এখন তো আল্লাহ তাকে জানিয়ে দিলেন আল্লাহ তাকে একটা আদেশ করলেন সেই আল্লাহর আদেশ পালন করারই তো তার কাজ এখানে তো কেউ বলার অধিকার নাই যেটা পালন যে আমরা করব যে সেটা সঠিক কিনা বেটিকে একটু যাচাই করে দেখি আমরা তো শান্তিতে থাকতে চাই বেহেস্তে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে আসলাম আর আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে দিলেন জাহান নামে আগুনে জাপ দেওয়ার জন্য এটা তো মানা যায় না কারণ কেউ যদি এখানে নিজের ইস্তেহাত শুরু করে দেয় তাহলে সে জাহান জাহান্নামি হয়ে যাবে যে আল্লাহর আদেশ পালন করে ওই আগুনে ঝাঁপ দিবে আসলে সেটা আগুন নয় প্রকৃতপক্ষে সে তার জন্য এটা জান্নাত চরম শান্তির জায়গায় সে পৌঁছে যাবে আর যে আল্লাহর আদেশ পালন করে ওই আগুনে জাপ দিতে অস্বীকার করবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে কারণ ওই সময় এই পরীক্ষাটা হয়ে যাবে তো এখানে আল্লাহ পাক সুবাহ যে ইলমের কথা বলেছেন এটা একটা একেবারে সার্বজনীন ছোটখাটো বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত একেবারে ছোট বিষয় থেকেও একবারে ছোট বিষয় পর্যন্ত যে বিষয়টি তোমার জানা নাই ওই বিষয়ের উপর তুমি প্রতিষ্ঠিত হইও না ওটাকে তুমি আঁকড়ে ধরো না যে বিষয়টা তুমি সঠিকভাবে আসলে জানার সুযোগ পাওনি জানো নাই তোমার দায়িত্ব হলো সেটা জেনে নেওয়া কোনো বিষয়কে গ্রহণ করার পূর্বে আগে জানাটা তার জন্য প্রয়োজন তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি তোমার অন্তকরণ এ সকল বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসিত হবে কার কাছে আল্লাহর কাছে এই সকল বিষয় সম্পর্কে নিজের এই শ্রবণ শক্তি সম্পর্কে আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য মানুষকে কি যা ইচ্ছা তাই শোনার জন্য দিয়েছেন যা ইচ্ছা তা শোনার জন্য দেওয়া হয়নি যারা এই কানটাকে ওই গান বাজনা ইত্যাদি শোনার জন্য কানটাকে ব্যবহার করে তারা কি আল্লাহর আদেশ পালন করছে অমান্য করছে আর এসব কাজের জন্য আল্লাহ তাকে কান দেননি শ্রবণ শক্তি দেন নাই সেই কান দিয়ে সে সব কথা শুনবে সত্য কথা শুনবে আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা আল্লাহ কিতাবের কথা শুনবে আল্লাহর বিধান হুকুম হাকামের কথাগুলো শুনবে এগুলো শোনার জন্য তার কান দিয়েছেন আল্লাহ মানুষের এই শ্রবণ শক্তিকে একেবারে লাগামহীন দিয়ে দেননি যা মনে চায় তাই সে শুনবে এটা শোনার জন্য সীমানা দিয়েছেন কি শুনতে পারবে আর এই কানটাকে ব্যবহার করে হক কথা শুনে শুনে সেটা গ্রহণ করে অন্তরে জায়গা দিবে ইদা তাকার কালামু ফিসামি তাকার ফিল কালবে মানুষকে যখন বারবার কোন কথা শোনানো হয় তার কানের মধ্যে ঢুকানো হয় আস্তে আস্তে এটা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায় বারবার শোনানোর কারণে এটা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায় এই জন্য এই গানটা হলো এত গুরুত্বপূর্ণ একটা অংশ যে মানুষ শুনতে শুনতে তার অন্তরের মধ্যে এগুলো জায়গা দখল করে নেয় যদি সে হক কথা শুনে এলমের কথা শুনে কোরআনের কথা হাদিসের কথা শুনে শুনতে শুনতে একজন আলিম হয়ে যায় সেই কোরআনের কথা হাদিসের কথা শুনতে শুনতে একজন কোরআন হাদিসের পূর্ণ এলিমদার হয়ে যায় কারণ তার কানটাকে আল্লাহ এই জন্য দিয়েছিলেন সে তার পূর্ণ হক আদায় করেছে এই কান দিয়ে মানুষের চক্ষু দিয়েছেন আল্লাহ দেখার জন্য তখন মানুষ কি তার সামনে যা আসে সবগুলোই কি দেখবে যা ইচ্ছা তাই দেখতে পারবে না মানুষের চোখের সামনে যা পড়লো তাই সে দেখবে নিষেধ করে দেওয়া হয়েছে আলী রাজু আল্লাহ প্রশ্ন করেছিলেন রাস্তায় চলতে গিয়ে কখনো বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে যায় তখন তিনি বললেন প্রথম দৃষ্টি মাপ তাহলে অতর্কিতে যেই দৃষ্টিটা পড়লো প্রথম দৃষ্টি এটা যদি কেউ মনে করে যে আমি একবার তাকাইলে আমার চোখ ফিরালাম না তার ইচ্ছা মতো সে তাকাই থাকলো মনে করলো যে আমি তো একবারই তাকাচ্ছি এর অর্থ এটা নয় সেটা হলো অসতর্কতার কারণে এই ধরনের দৃষ্টি পড়ে গেল যে দৃষ্টির সাথে মনের সংযোগ নাই যে অতর্কিত সেই দৃষ্টিটা পড়ে গেল তখন তার চক্ষু ফিরে নিবে সেই নির্দেশটাই প্রদান করা হয়েছে তাহলে এখানে নিষেধাজ্ঞা দেওয়া হলো যে সে এই ধরনের কোনো বেগানা নারীকে দেখবে না এটা নিষেধ করে দেওয়া হলো দেখার জন্য সে কি দেখবে আল্লাহর এই সৃষ্টি গুলকে দেখবে এই সৃষ্টিগুলের মধ্যে যেগুলো তার জন্য শিক্ষণীয় সেগুলোর দিকে দৃষ্টি দেবে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এগুলো নিয়ে চিন্তা ফিকির করবে একে অন্যের দিকে দৃষ্টি দেওয়া ইমান ইমানদারগণ এটা সোয়াবের কাজ স্বামী স্ত্রী যদি পরস্পরে ভালোবাসার সাথে দৃষ্টি বিনিময় করে যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর দিকে স্ত্রী তার স্বামীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তা তাদের আমল নামায় সোয়াব লিখতে থাকেন কিন্তু বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করলে তার এই অশুভ দৃষ্টির কারণে তার আমল নামায় তার এই দেখার কারণে আমল নামায় গুনার লেখার ফিরিস্তা গুনা লিখতে শুরু করেন এই জন্য সেই দেখার জন্য তো একটা কোন দেখার মধ্যে সব আর কোন দেখায় গুনা এটা তো আল্লাহ সীমানা ঠিক করে দিয়েছেন এই জন্য এই চক্ষুগুলোকেও মানুষের এই দৃষ্টি শক্তিকে শ্রবণ শক্তিকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমাকে আমি এই কান দিয়েছিলাম শোনার জন্য সেই কান দিয়ে কি শুনেছিলে তখন কিন্তু কানের মধ্যে সবকিছু বাঁচতে থাকবে কে কোরআন তেলাওয়াত শুনছিল কোরআনের আলোচনা শুনছিল দাঁড় শুনছিল সেটাও একটা কানে বাঁচতে থাকবে আর যে গান বাজনা শুনছিল সেটাও কানে বাঁচতে থাকবে চক্ষু আল্লাহ বলবেন তোমাকে দিয়েছিলাম সেই চক্ষু দিয়ে কি দেখেছ সেই দৃষ্টিগুলো তখন সেখানে প্রমাণ আকারে সে হাজির হয়ে যাবে সে কি কি দেখছিল আল্লাহ পাকসুবাহ মানুষকে অন্তর দিয়েছেন হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য বুঝার জন্য আয়ত্ত করার জন্য সেই মানুষের সেই অন্তকরণ মানুষের হৃদয় সে দিয়ে মানুষ কি করেছে কি ভেবেছে কি চিন্তা করেছে কি উপলব্ধি করেছে সেগুলো হাসরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহর বান্দাগণ নিরবে বসে থাকে সে চিন্তা ফিকির করে সে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে আল্লাহর মহিমা আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহর এখতিয়ার আল্লাহর বাদশাহী রাজত্ব এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর আল্লাহর প্রশংসা করে তার অন্তর দিয়ে যে এইভাবে ভাবনা করলো করলো এই সময়টুকু পুরাটাই তো তার এবাদতের মধ্যে গণ্য হয় তার আমল নামার মধ্যে নেকি লেখা হয় এজন্য মানুষের এই অন্তরে মানুষ অনেক কিছু ভাবে অনেক কল্পনা করে যারা সেই অন্তরের মধ্যে আল্লাহর দিনের জায়গা দিতে পেরেছে আল্লাহর কিতাব রসুলের সুন্নার জায়গা দিতে পেরেছে এই ভাবনার মধ্যেই থাকে মূলত সে অন্তরের পূর্ণ হক তার আদায় করছে আর যারা সব সময় অসৎ মানসিকতায় থাকে আল্লাহ নাফরমানির চিন্তায় থাকে কিভাবে মানুষকে দুঃখা দিবে প্রতারণা করবে জালিয়াতি করবে ঠকাবে অবৈধ উপায়ে কিভাবে ঘুষ সুদের মাধ্যমে সম্পদ আহরণ করবে কোন মানুষকে কিভাবে ঠকাবে কাকে নাজেহাল করবে কার উপর তার আধিপত্য বিস্তার করবে এইভাবে বিভিন্ন ধরনের অসৎ মানসিকতায় তার অন্তরটাকে যারা ব্যবহার করে তারা মূলত এই অসৎ মানসিকতার কারণে প্রতি মুহূর্তে তার অন্তরটাকে অপবিত্র করে রেখে দেয় রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে একজন একদিন একজন যুবক এসে বেবিচার করার অনুমতি চেয়েছিল হজরতে আবু উমামা বাহিলি রাজু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন লোকজন তাকে তিরস্কার করতে থাকলো তুমি এমন অশ্লীল কথা রাসুলের সামনে কেমন করে বললে তাকে ধমক দিতে থাকলো রাসুল্লাহ সাল্লাম তাকে কাছে ডেকে নিলেন নিয়ে বসালেন বসিয়ে তাকে বললেন যদি তোমার মার সাথে কেউ বেবিচার করে তুমি কেটা পছন্দ করবে সে বলল আল্লাহর কসম আমার যান আপনার জন্য কোরবান হোক আমি কখন এটা পছন্দ করব না তখন তিনি বললেন যদি তোমার মেয়ের সাথে কেউ এই ব্যবচার করে এটা কি তুমি পছন্দ করবে সে বললো আল্লাহর কসম আমার যান আপনার জন্য কোরবান হোক আমি এটা কখনো পছন্দ করব না যদি কেউ তোমার বোনের সাথে কেউ এই ব্যবচার করে তুমি কি এটা পছন্দ করবে তখনও বললো আল্লাহর কসম আপনার জন্য আমার যান কোরবান হোক আমি এটা কখনো পছন্দ করব না এরপর প্রশ্ন করলেন যদি কেউ তোমার ফুফুর সাথে কেউ এই ব্যবচার করে তুমি কি এটা পছন্দ করবে তখনও বললো আল্লাহর কসম আপনার জন্য আমার যান কোরবান হোক এটা আমি অপছন্দ করব না এরপর বললেন যদি তোমার খালার সাথে কেউ বেবিচার করে এটা কি তুমি পছন্দ করবে তখনও বললো আল্লাহর কসম আপনার জন্য আমার যান কোরবান হোক আমি কখনো এটা পছন্দ করব না তখন তিনি বললেন অন্য সকলেই তাদের মার সাথে তার মেয়ের সাথে তার বোনের সাথে তার ফুফুর সাথে তার খালার সাথে কেউ বেবিচার করুক এটা কেউ পছন্দ করে না এরপর রাসুল সাল্লাহ আলহাম তার মাথায় হাত রাখলেন আর দোয়া করলেন হে আল্লাহ এই যুবকটাকে ক্ষমা করে দাও তার অন্তরকে তুমি পবিত্র করে দাও তার অন্তরের মধ্যে যে কালিমা ছিল সেটা দূর করে দাও রাসুল্লাহ সাল্লাহ আলহামের দোয়ার ফলে সে আবু বামা বাহিলি বলেন সে আর জীবনে কখনো কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করে নাই তার চক্ষুকে সে হেফাজত করে নিয়েছে সে বিবিচার তো করি নাই তার চক্ষুকে হেফাজত করেছে তার কানকে হেফাজত করেছে তার অন্তরকে হেফাজত করেছে তার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে এই মানসিকতাই তার অন্তরে আর জেগে উঠেনি এজন্য মানুষের এই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি মানুষের অন্তর যা দিয়ে মানুষ দেখে শুনে এবং ভাবে কল্পনা করে চিন্তা করে এই সকল বিষয়ে সম্পর্কে আল্লাহ পাক সুবাহ হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন মানুষের এই সকল যে নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এই দুনিয়া তো এমন মানুষ আছে যাকে আল্লাহ চক্ষু দেন নাই সে তো চক্ষু দিয়ে কিছু দেখতে পারেন এমন মানুষ তো আল্লাহ দুনিয়া রেখেছেন আমরা তো দেখি এ ধরনের মানুষ আছে এমন মানুষ তো আছে যা কান দিয়ে কখনো শুনে না এমন মানুষও তো এখানে আছে আর কান দিয়ে না শোনার কারণে সেই মানুষগুলো হয় বোবা তারা কথা বলতে পারে না কারণ কথা বলতে পারে না এই কারণে সে তো শুনে না কোনো মানুষের কথা শুনলে তো সে বুঝতে পারতো সে শুনতে পারে না এই জন্য মানুষ কি বলে ওই টুট লড়াই নাড়াচাড়া করে উঠি দেখে কিন্তু কথা শুনে না যে কারণে মানুষের ভাষাটা কি সে বুঝে না এই জন্য সে হয় বোবা আল্লাহ পাক এই ধরনের মানুষ তো আমাদের চোখের সামনে তো রেখেছেন আমরা যে এদিকে সেদিকে আল্লাহর যে সব নিষিদ্ধ করেছেন সেই দিকে যদি তাকাই তাহলে আমরা যদি একটু ভাবি যে আল্লাহ যদি আমার চক্ষু না দিতেন তাহলে তো দেখা তো ইচ্ছা থাকলে তো সম্ভব হতো না আমরা যখন এই গান বাদ্য যারা শুনে এটার মধ্যে মজা পায় এমন মানুষ আছে না কিন্তু যারা এটা শুনে তৃপ্তি পায় একটু যদি চিন্তা করে যে আল্লাহ যদি এই শ্রবণ শক্তি না দিতেন তাহলে তো কিছু শুনতে পারতো না এমন মানুষ আছে একেবারে বুকা এই সমাজের মধ্যে আমরা দেখি বুকা মানুষ বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই একেবারে বুকা মানুষ আছে অথচ তার দেখতে তো খুবই সুন্দর দেখতে মানুষের মতোই তো তাদের সুন্দরভাবে তার দৈহিক কাঠামো সব ঠিক আছে কিন্তু তার বোধ শক্তি নাই আল্লাহ পাক সুবাহ তাকে অন্তরটা দিয়েছিলেন সেই অন্তরের মধ্যে সেই অনুভূতি দেন নাই ভাবার কল্পনা করার চিন্তা করার সেটা দেননি আল্লাহ ইচ্ছা করলে আমাকেও তো এমনটি করতে পারতেন তাহলে সেই অন্তর দিয়ে আল্লাহ যে এই নিয়ামত দিলেন এই নিয়ামত গুলোকে আল্লাহর নির্দেশিত পথে আমরা কেন ব্যবহার করব না যে কোনো সচেতন মানুষ যাদের বিবেক আছে তারা তাদের আল্লাহর দেওয়া নিয়ামত সমূহকে সে উত্তম ভাবে ব্যবহার করবে এই জন্য যে আল্লাহ তো হাসরের ময়দানে এগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সেদিন তো আর কোনো জবাব দেওয়ার কিছু থাকবে না এই জন্য নিজেদের সেই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অন্তকরণ সবগুলোকে হেফাজত করতে হবে পূর্ণভাবে হেফাজত করতে হবে আর আল্লাহর দেওয়া এই দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি এবং অন্তরকে হক জানার জন্য ব্যবহার করতে হবে ওই এলম অর্জনের জন্য ব্যবহার করতে হবে যে এলমের দ্বারা আমরা আল্লাহর পথে চলতে পারব মানুষকে আল্লাহর পথে পরিচালনা করতে পারব যে এলমের দ্বারা আমরা আল্লাহর এবাদতি করতে পারব আর এবাদতি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত হাসিল করতে পারব আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো ব্যবহার করেই নিজেদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি নিজের চিন্তা শক্তি মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে এখন আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে যদি আমরা অপব্যবহার করি তাহলে এর দ্বারা তো আমরা উপকৃত হতে পারলামই না পক্ষান্তরে এগুলো হাসরের ময়দানে আমাদের জন্য হয়ে যাবে এর বিপরীত বিপজ্জনক আমাদের আজাবের কারণ নাজাতের পথে অন্তরায় এই জন্য এখনই আমাদের এই সময় সবাই সচেতন হয়ে আমাদের আল্লাহর নিয়ামত গুলোকে নিজের চিন্তা শক্তিকে নিজের দৃষ্টি শক্তিকে শ্রবণ শক্তিকে আমরা পূর্ণভাবে ব্যবহার করি আল্লাহর পথে আর এমন বিষয়ের পিছনে আমরা না লাগি যে বিষয়ে আমি জানি না আমার অজানা বিষয়ের পিছনে যেন না লাগি আর সব সময় সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি কখনো যেন কোনো ভিত্তিহীন কথার পিছনে লেগে নিজেরা নিজেদের ধ্বংস ডেকে না নি এটা যেমন আমাদের ব্যক্তিগত ব্যক্তিগতভাবেও এটা যেন আমাদের পালন করা প্রয়োজন অনুরূপভাবে এটা একান্ত পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়েও এটা একান্ত প্রয়োজন রাষ্ট্রের কর্মসূচির মধ্যে এটা থাকবে তো এ পর্যন্ত কতটা বিষয় আলোচনা করা হয়েছে এটা কি লিস্ট করে রাখা হয়েছে হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, আজকের হলো একটা হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না এরপর হলো এতিমের মালের নিকটবর্তী হওয়া যাবে না প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে পরিমাপ করার সময় এবং ওজন করার সময় পূর্ণ করে সঠিক মাপে দিতে হবে এবং যেই বিষয়ে এলিম নাই এমন বিষয়ের উপর প্রতিষ্ঠিত হওয়া যাবে না তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যে তোমরা কোরআন মজিদকে সহিভাবে বুঝে শুনে এর উপর আমল করতে পারি আমিন সুবাহ